তো আমাদের মাদ্রাসা আসার আমাদের মাদ্রাসা নিয়মিত আসা এটা একটা কি যুদ্ধের মতো নাকি রণক্ষেত্র এই রণক্ষেত্রে যদি তুমি সাহস আগ্রহ উদ্দীপনা নিয়ে সব সময় ধীর থাকতে পারো অটল থাকতে পারো তাহলে তোমার বিজয় অর্জন হবে আর যদি মন ভেঙে হলো তাহলে বিজয় অর্জন হবে না তো যেটা বলতেছিলাম সেটা হলো মুসলমানরা প্রথম থেকে আজ পর্যন্ত যত মুসলমানরা আছে মুসলমানরা ছিল সব সময় মুসলমানরা যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করছিল সব সময় কি কি করছে মুসলমানরা সংখ্যায় কম ছিল অস্ত্র সরঞ্জামি মানে অন্যান্য যে চাকচিক্যপূর্ণ লোক সংখ্যা ইত্যাদি ইত্যাদি যা থাকে এগুলো সবসময় মুসলমানদের কি ছিল কম ছিল তারপরও বেশিরভাগ যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছে বেশিরভাগ যুদ্ধে মুসলমানরা জয় হয়েছে চিন্তা করে দেখো সংখ্যায় কম অস্ত্র অস্ত্র সম্বল কম ছিল তাহলে মুসলমানরা জয়ী হয়েছে এর মানে কি আসলে লোক সংখ্যা বেশি হলে জয়ী হওয়া যায় না দেখতে খুব বেশি হলে সুন্দর হইলেই কি হওয়া যায় না জয়ী হওয়া যায় না দেখতে সুন্দর হইলেই জয়ী হওয়া যায় না স্বাস্থ্যবান একেবারে সুন্দরভাবে এটা হইলেই কি জয়ী হওয়া যায় না জয়ী হওয়ার জন্য থাকতে হয় কি যেটা শর্ত সেটা হলো মন কি আগ্রহ উদ্দীপনা সাহস এই তিনটা জিনিস কয়টা তিনটা জিনিস আগ্রহ উদ্দীপনা সাহস কয়টা থাকতে হবে নিয়তের পরিশুদ্ধতা আগ্রহ সাহস ঠিক আছে যদি এগুলা কারো ভিতরে থাকে তাহলে তার কি হবে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তবে সাথে একটা জিনিস থাকতে হবে সেটা না থাকলে তুমি জীবনও তোমার আগ্রহ আছে উদ্দীপনা আছে সাহস আছে কিন্তু সেই শক্তি নাই তাহলে তুমি জীবনও জয়ী হইতে পারবা না আর কারণ সেই শক্তিটাই হইল মেন শক্তি এই শক্তি পৃথিবীর সব কিছুর সাথে মানে সংঘর্ষে জয়ী হইতে পারে সেই শক্তিটা কি বলবো আল্লাহর রহমত কে আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহর রহমাত যদি কারো উপরে থাকে তাহলে সে দুর্বল হইলেও কি হবে দুর্বল হইলেও কি হবে জয়ী হবে বিজয় অর্জন করবে তো তোমাদের এই মাদ্রাসা আসা নিয়মিত আসা সব সময় ভালো পথে থাকা এটা হইল এটা হলো একটি যুদ্ধের অংশগ্রহণের মতো তোমরা সৈনিক যে পড়ায় সে হইল কমান্ডার ঠিক আছে এই কমান্ডারের কথা যদি কেউ অমান্য করে তাহলে কি ওই সৈনিক তার নাম কি ভালোভাবে ফুটাইতে পারে পারে না মনে করো যুদ্ধ শুরু হয়েছে কঠিনভাবে যুদ্ধ শুরু হয়েছে পুরাদমে যুদ্ধ চলতেছে শত্রু আক্রমণ করতেছে আর তোমাদের শত্রু কা মনে রাখবা তোমাদের শত্রু কারা কে শয়তান শয়তান এবং শয়তান জাতীয় মানুষ শয়তান এবং শয়তান জাতীয় যত মানুষ আসে আছে শয়তানি মার্কা মানুষ তোমাদের শত্রু কারা শয়তান এবং শয়তানি মার্কা যত মানুষ আসে এরা সবাই তোমাদের শত্রু অতএব এই শত্রুদেরকে মনে রাখবা আমার কথার সাথে যখনই শত্রু বলবো তখনই ওই শয়তান এবং শয়তান মার্কা মানুষের কথা মনে করবা মনে করবা ঠিক আছে তো মনে করো যুদ্ধ শুরু হয়েছে কঠিনভাবে যুদ্ধ শুরু হয়েছে একজন আরেকজনকে শত্রু মুসলমানদেরকে খুব মারতেছে এর ভিতরে মনে করো মুসলমান কঠিনভাবে মানে মুসলিম যে কমান্ডার থাকে সে উদ্দীপনার আগ্রহ সৃষ্টি করার জন্য কঠিন বক্তব্য দেয়া জ্বালাময়ী বক্তব্য দিয়ে মনে করো বক্তব্য দিয়ে সাইরা দিছে মাঠে শুরু হয়েছে যুদ্ধ অথচ মানুষ কম সংখ্যায় কম এমন যুদ্ধ শুরু হয়েছে মনে করো ওদের সাহস উদ্দীপনা দেইখা সাহস উদ্দীপনা দেইখা আল্লাহর রহমতের উচিলায় ওই শত্রু যারা আছে সংখ্যায় বেশি শক্তিতে বেশি শক্তি তো অনেক শক্তিবান কিন্তু এদের সাহস উদ্দীপনা আগ্রহ দেখা এরা মনে করছে ওরে আল্লাহ এদের সাথে তো আমরা পারবো না সাথে সাথে শত্রু কি হয়ে গেছে মন ভাঙ্গা আসতে দুর্বল হয়ে গেছে অথচ শত্রুর শত্রুর শক্তিও বেশি সংখ্যায়ও বেশি তার মানে শক্তি হইলে সংখ্যায় হইলে কি হয় জানা বিজয় অর্জন করা জানা তখন মুসলমানদের কম সংখ্যক মানুষের সৈনিকের শক্তি সাহস দেখা উদ্দীপনা দেখা ওই শত্রুরা কি হয়ে গেছে পরাজিত হয়ে গেছে স্যালেন্ডার করছে না আমি পরাজিত ফরাজা বরণ করছি আর করব না মানে আর আজকে আর যুদ্ধ হবে না আমি ফরাজা বরণ করছি তোমরা সবকিছু বিজানো চিন্তা করে দেখো অথচ তারা সংখ্যা বেশি ছিল এমনকি তারা যে একেবারে এমনিতেই হয়েছে এরকম না তারাও মারছে মুসলমানরাও মারছে মুসলমানদেরকেও মারছে আবার মুসলমানরাও তাদেরকে মারছে পরে দেখা যায় না মুসলমানদেরকে মানে এ করা যায় না মানে দুর্বল করা যাচ্ছে না তারপরে কি করে তারপরে মনে করো তারা পরাজয় বরণ করে বলে যে না আমাদের তোমরা তোমাদের দায়িত্ব বুঝে নাও তোমরা তোমাদের অধিকার বুঝে নাও এই রাষ্ট্র মুসলমানদের অতএব তোমরা সেই দায়িত্ব নিয়ে নাও অনুরূপভাবে তোমরা নিয়মিত মাদ্রাসা আসতেছ মাদ্রাসা আসবা এখন যদি আগ্রহ উদ্দীপনা না থাকে দুর্বল থাকে তাহলে তুমি যুদ্ধে প্রতিদিন যাইবা ঠিক আছে কিন্তু লাস্টে ফলাফল হবে কি জিরো পরাজিত পরাজাবরণ করবা তখন শত্রু মনে আছে তো শত্রুকে তখন শত্রু তোমাকে ঘায়ল করে ফেলবে শত্রু এমনভাবে ঘায়ল করবে তুমি যদি দুর্বল হও শত্রু এমনভাবে ঘায়ল করবে তোমাকে সামনে পাইলে কি সে ছাইরা দিবে নাকি জবাই দিবে যুদ্ধ ছাড়া যুদ্ধ ছাড়া দেখো কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ ছাড়া তুমি অন্য সময় তুমি অন্য সময়ে থাকো শত্রুর সামনে থাকো কিছু বলবে না সেই সময় তোমাকে কিছু বলবে না হয়তো তার দিকে আকর্ষণ করবে কিন্তু ডাইরেক্টলি কিছু বলবে না কিন্তু তুমি যখন যুদ্ধে অংশগ্রহণ করছো এখন তোমাকে সামনে ফাইলে তোমাকে ডাইরেক্ট মেরে হলাইব অনুরূপভাবে তুমি মাদ্রাসায় ভর্তি হয়েছো মাদ্রাসা আসছো মাদ্রাসার বাহিরে যদি তুমি থাকো তখন তোমাকে শয়তান কিছু বলবে না শয়তান মার্কা কিছু ওই মানুষেরা কিছু তোমাকে বলবে না হয়তো দাওয়াত দিবে তাদের খারাপ কাজের দিকে দাওয়াত দিবে কিন্তু তোমাকে আক্রমণ করবে না কিন্তু যখনই তুমি মাদ্রাসায় আসবা মাদ্রাসা নিয়ম ভর্তি হয়েছ নিয়মিত আসতেছো ভালো হওয়ার পথে যাইতেছ সাহস উদ্দীপনা নিয়ে শয়তানকে পরাজিত করার জন্য নিজে জয়ী হওয়ার জন্য সব সময় অটল থাকো দৃঢ় থাকো এই সময় হঠাৎ করে তোমাকে সামনে হয়ে পড়েছে শয়তান তোমার শত্রু তোমার শত্রুকে মনে আছে তো এই শয়তান অথবা শয়তান ও শয়তান শয়তান মার্কা মানুষগুলা তো এরা মনে করো তোমাকে এই মাদ্রাসা ভর্তি হওয়ার পরে সামনে পায়ে পারছে তখনই তোমার উপরে করবে আক্রমণ আর এই আক্রমণটা শুধু আক্রমণই না বরঞ্চ তোমার জীবনটা নষ্ট করিয়া দেবে বুঝতে পারছো যুদ্ধের ময়দানে যেরকম শত্রুকে পাইলে সামনে যুদ্ধ অংশগ্রহণকারী শত্রুকে সামনে পাইলে ডাইরেক্ট তরবারি দিয়ে কি করে আঘাত করে একেবারে দুই টুকরা করিয়া ফেলায় ডাইরেক্ট মেরে ফেলায় অনুরূপভাবে তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাদ্রাসার নিয়মিত আসো ঠিকমতো আসো হঠাৎ করে একদিন দুর্বল হয়ে গেছো অলসতা ধরিয়া ফেলাইছো মন ক্ষুণ্ণ করিয়া ফেলাইছো শত্রুদের সাথে অর্থাৎ শত্রুদের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করছো গোপনে নিষেধ আছে তো তোমাদের মাদ্রাসায় কি আছে নিষেধ আছে বাজে শয়তান মার্কা মানুষদের সাথে মিশা কি নিষেধ এই এই শোধন ওই শত্রু যুদ্ধের সময় এরকম শত্রুদের সাথে সম্পর্ক করা সম্পূর্ণ যুদ্ধের সময় নিষেধ থাকে <clears throat> বুঝতে পারছো তো যুদ্ধ আর এই এটা হুবাহুব একই জিনিস অতএব এখনো যদি তুমি শত্রুদের সাথে অর্থাৎ শয়তানের তাবিদারি করো শয়তানের সাথে শয়তান মার্কা মানুষের সাথে তোমার সম্পর্ক বৃদ্ধি থাকে তাহলে তুমি কি যুদ্ধে জয়ী হইতে পারবা না পরাজিত হইতে পারবা এমন কি তোমার কারণে পুরা জাতি নষ্ট হবে পুরা জাতি পরাজিত হবে কারণ কারণ এই কথাটা কেন বলছি তুমি মনে করো শত্রুর শত্রুর অনুসরণ করিয়া একজন শত্রুর সাথে সম্পর্ক বৃদ্ধি করছো অর্থাৎ শয়তান মার্কে একটা মানুষের সাথে খারাপ মানুষের ছেলের সাথে তোমার সম্পর্ক বৃদ্ধি করছো যার কারণে তুমি এখন খারাপ হয়ে গেছে এমন খারাপ করছো মাদ্রাসার পুরা মানে দুর্নাম হয়ে যাইতেছে তুমি মাদ্রাসা থাকলে না থাকলে এই দুর্নামটা হইতো না কিন্তু তুমি মাদ্রাসা আসতো এখন আইসা একটা খারাপ কাজ করছো এখন সব দোষ কিসের মাদ্রাসার তার মানে তুমি পুরা জাতিকে পরাজিত করে ফেলাইছো পুরা জাতি কি করে ফেলাইছো একজনই পরাজিত করে ফেলাইছো এই কারণে এই যুদ্ধে যেরকম খুব তীক্ষ্ণ থাকতে হয় তীক্ষ্ণ মেধার অধিকারী থাকতে হয় আর মেধা না থাকলেও কমান্ডার যিনি থাকেন তার অধীনে থাকতে হয় তার বাহিরে কোনো সময় থাকতে হয় না অর্থাৎ আনুগত্য তোমার আনুগত্য তার বাহিরে কখনো চলা যায় না যাবে না এখানে তোমার আনুগত্য করতে হবে আনুগত্য না থাকলে ভালো আসো আনুগত্য যদি না থাকে তাহলে তোমার কি হবে না জয়ী হবে না তুমি পরাজিত হবা এই কারণে যুদ্ধে যেরকম আনুগত্যতা ঠিক রাখে অনুরূপভাবে তোমারও এই প্রতিদিন মাদ্রাসা নিয়মিত আসা এবং তোমার এই জীবন যুদ্ধে কি করতে হবে ধীর থাকতে হবে অটল থাকতে হবে আল্লাহর রহমাতের আশা করতে হবে এবং শত্রুর শত্রুর সাথে সম্পর্ক বৃদ্ধি করা যাবে না ধীরভাবে অটল থাকতে হবে কমান্ডার যিনি থাকবেন ওস্তাদ যিনি থাকবেন ইনি হলেন কি কমান্ডার ওস্তাদ যিনি সে হবে কি কমান্ডার এই কমান্ডার যিনি থাকবে তার পুরাপুরি অনুসরণ করতে হবে ভয়ের কারণে না মন থেকে শোনো এই হাজার হাজার যুদ্ধের সময় কাফেররা মনে করো ইসলাম বিরোধীরা হাজার হাজার শক্তি এবং হাজার হাজার মুসলমানদের চেয়ে বহু গণে বেশি সংখ্যক সৈন্য থাকার পরেও সৈনিক থাকার পরেও কেন তারা পরাজিত হয় জানো একমাত্র কারণ তাদের মানসিক দুর্বলতা এবং তাদের নিয়তের অশুদ্ধতা তাদের নিয়তের কি অশুদ্ধতা তারা নিয়ত কি করে তারা করে আমরা যদি জয়ী হয় প্রত্যেক সৈনিকের টার্গেট এটা থাকে আমরা জয়ী হই তাহলে আমরা বেতন পাবো এবং অথবা অন্যান্য সুযোগ সুবিধা পাবো কিন্তু যে মুসলমান সে যুদ্ধ করে কি কি জন্য আমি দুনিয়ার কোনো মান সম্মান চাই না দুনিয়ার কোনো নেতৃত্ব চাই না আমি জয়ী করি একমাত্র আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কার জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমি যুদ্ধ করি প্রতিদিন আমার এমনকি এই যুদ্ধের জন্য আমার রক্ত যাবে যাক সমস্যা নাই আমি মন খারাপ করব না বরং আমি চাই আমার রক্ত বের হোক আমি চাই আমার জীবনটা আল্লাহর পথে বিলাই দিই যারা মুসলমানদের সৈনিক এরা তারা কখনো মৃত্যুকে ভয় করে না এই মৃত্যুকে ভয় না করার কারণে তাদের সাহস থাকে খুব সঙ্গে মানে অনেক উপরে আর কমান্ডার যিনি থাকে তিনিও এমন ভাবে বক্তব্য দিয়া জ্বালাময় বক্তব্য দিয়া মনে করো সৈনিকদেরকে জাগ্রত করিয়া ফেলায় ঘুমান্ত বিবেক জাগ্রত করিয়া যখন ঘুমান্ত বিবেক জেগে যায় তখন মনে করো তারা সামনে যে পাহাড় আছে নাকি মানুষ আছে নাকি বাতাস আছে না কি আছে সেটা বোঝে না সামনে সাইরা দিছে চলছে এমন ভাবে চলছে সামনে যা হয়েছে সব একেবারে ধুলিস করে ফেলাইছে তার মানে যুদ্ধের অবস্থান কেমন এই মানুষটি যদি তাকে যদি প্রশিক্ষণ কমান্ডার যদি তাকে ওইরকম প্রশিক্ষণ না দেয় ওইরকম জ্বালাময়ী বক্তব্য দিয়ে যদি তার আগ্রহকে চেতনাকে উজ্জীবিত না করে তাহলে সেই লোকটা কিন্তু এমনভাবে মানসিকতা নিয়ে যুদ্ধ করিয়া জয় অর্জন করতে পারবে না দেখো মানুষ কিন্তু একই তার পার্থক্য কি জয় জয় পরাজয়ের পার্থক্য কি শুধু আগ্রহ উদ্দীপনা নিয়ত নিয়তের পরিশুদ্ধতা মুসলমানদের মুসলমানরা মনে করো যদি জয় যায় দুনিয়ার কোনো স্বার্থে কোনো নিয়তের অপরিশুদ্ধতা থাকে অপরিপক্ক থাকে নিয়ত তাহলে কি হবে সে পরাজিত হবে কি হবে পরাজিত হবে এই পরাজিত হওয়ার জন্য যথেষ্ট কি নিয়তকে অশুদ্ধ করা আনু আনুগত্য আনুগত্যতা না করা এবং ধীরতা ভেঙে ফেলা মনকে ছোট করে ফেলা তখনই তোমার পরাজয় বরণ নিশ্চিত এই জন্য আমাদেরকে কি করতে হবে ধীরতার দৃঢ়তার শক্তিতে বলিয়ান হয়ে আমাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে শয়তান যতই আমাদেরকে শয়তান যতই আমাদেরকে শয়তানের দিকে আহ্বান করুক অথবা শয়তান যতই আমাদেরকে আক্রমণ করুক আমরা আক্রমণে কি করব না মনকে আমাদের মনকে ভাঙব না আমাদের জীবনকে নষ্ট করব না যদি আমরা আমাদের শত্রুদের সাথে শয়তান শয়তান নামক শত্রুদের সাথে যদি আমরা সম্পর্ক বৃদ্ধি করি তাহলে আমার কি হবে যেই কোনো মুহূর্তে আমাকে আক্রমণ করে ফেলবে ধ্বংসক্রিয়া শুধু আমাকেই নষ্ট করবে না আমার পুরা জাতি অর্থাৎ তোমার মাদ্রাসা যারা আছে সবাইকে ধ্বংস করবে নষ্ট করবে অতএব একজন একজন মানে মুসলমানদের মানে তোমাদের এই জায়গার অবস্থানকে পরাজিত করার জন্য নষ্ট করার জন্য দুর্নাম করার জন্য একজন ছেলেই যথেষ্ট যে শত্রুর সাথে সম্পর্ক বৃদ্ধি করবে যে তোমাদের শত্রুকে শয়তান এবং শয়তান এবং শয়তান মার্কা মানুষ নাকি এই শয়তান মার্কা মানুষ এবং শয়তান দের সাথে যদি কেউ সম্পর্ক বৃদ্ধি করে সে নিজে তো ধ্বংস হবেই এমনকি কি করবে পুরো জাতিকে তোমার এই মাদ্রাসা যারা অন্যান্য যারা আছে সবাইকে ধ্বংস করবে এ কারণে খুব সতর্ক থাকা যায় খুব সতর্ক থাকতে হবে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে তোমার জীবন যেরকম গুরুত্বপূর্ণ অন্য অন্য মানুষদেরও জীবন গুরুত্বপূর্ণ তোমার উপরে নির্ভর করে পুরা জাতি তোমার উপরে নির্ভর করবে কি কি পুরা জাতি দেখো যুদ্ধের ময়দানে মুসলমান কাফের যুদ্ধ হয় নাকি কত সুন্দর মিল দেখো যুদ্ধের ময়দানে মুসলমান কাফের যুদ্ধ হয় ইসলাম বিরোধীদের মুসলমানরা কি করে সম্মুখে যুদ্ধ করে শত্রু যারা থাকে তাদের সাথে সরাসরি যুদ্ধ করে অর্থাৎ তারা যেটা করে সেটার উল্টা মুসলমান নাকি এখন যেহেতু এটা করে করার পরে যখন মুসলমান বিজয় অর্জন করে তাদের নিয়তের পরিশুদ্ধতার কারণে তারপরে নিয়তের পরিশুদ্ধতা কি নিয়তের পরিশুদ্ধতা হলো আমরা একমাত্র কিসের জন্য করি আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশি করার জন্য যদি যেই যা কাজ করি সবকিছু কিসের জন্য আল্লাহর রাজি ও খুশি করার জন্য আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনুরূপভাবে তোমরাও মাদ্রাসা আসো তোমাদের কারণে না আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠিক আছে এরপরেও যদি দুনিয়াতে কোনো সফলতা আসে সেটা হলো আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত কিন্তু আমাদের লক্ষ্য কি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন মুসলমানরা যেরকম যুদ্ধে যদি তাদের নিয়তের অপূর্ণতা থাকে তাহলে মুসলমান যেরকম পরাজিত হয় মুসলমান যদি দুনিয়ার লোভে কোনো যুদ্ধ করে সেখানে নিশ্চিত মুসলমান পরাজিত হবে যদিও সাময়িকভাবে যদি কোনো সময় যুদ্ধ জয়ী হয় তারপরে এক সময় পরাজিত পরাজিত হবেই কিন্তু যদি থাকে লক্ষ্য আল্লাহ উদ্দেশ্য যদি থাকে আল্লাহ তাহলে তার কোনো ভয় নেই সে বিজয় সে সবসময় কি বিজিত এই কারণে তোমাদেরকে সবসময় মাদ্রাসায় তুমি আসো এই মাদ্রাসা তোমার শয়তানের সাথে জয় অর্জন করিয়া প্রতিদিন শয়তানের সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ কি শয়তান বলবে আজকে মাদ্রাসা যাস না তোমার মাদ্রাসা আসতে হবে শয়তানের কথা শোনা যাবে না এখন ঘুমে ধরছে খুব না এখন ঘুমানো যাবে না মাদ্রাসা টাইম হয়েছে অতএব আমার মাদ্রাসা যাইতে হবে ঠিক আছে এখন মনে করে একজনে গালি দিছে তোমারও তোমাকে খুব একটা খারাপ কথা বলছে অথবা তোমাকে এমন ভাবে এমন কিছু করছে তুমি এটা করো নাই বা এমন ভাবে রাগাইছে তোমাকে এখন তোমার জিত মানে রাগটা এমন পর্যায়ে চলে গেছে মুখ থেকে গালি চলে আসছে কি চলে আসছে গালি মনে মনে গালি চলে আসছে তখন কি গালি দেওয়া যাবে যাবে না যদি গালি দাও তাহলে তুমি শয়তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করলা অতএব গালি দেওয়া যাবে না এখন একটা সময় পরিস্থিতি আসছে তোমাকে নামাজ থেকে বিরত থাকার জন্য শয়তান বলতেছে বিভিন্ন পরিস্থিতি মানুষ শয়তান নামাজ থেকে ডাকা নামাজের সময় আছে অথচ এদিকে মানুষ মার্কা শয়তান কি করতেছে তোমাকে অন্য অন্য কাজের জন্য বলতেছে তখন তুমি মানুষ মার্কা শয়তানের কথা শুনবা না কার কথা শুনবা আল্লাহর কথা কমান্ডার কথা শুনবা কমান্ডারকে তোমার ওস্তাদ ওস্তাদ কি বলছেন ঠিক মতো নামাজ পড়তে বলছেন শয়তান মার্কা মানুষের কথা মানতে নিষেধ করছেন তখন তোমার কমান্ডারের কথা মনে করতে হবে তবে কমান্ডারের কথা মনে করিয়া আল্লাহর আল্লাহর উদ্দেশ্যে সন্তুষ্টির জন্য কাজ করতে হবে তবেই তুমি সফল হবে আর যদি তুমি আমার জন্য কাজ করো তাহলে সফল হবে না সফলতা অর্জন করবা কার জন্য আল্লাহ আল্লাহর জন্য কাজ করলে সফলতা অর্জন করবা যদি ওস্তাদের ভয়ের কারণে তুমি কোনো কাজ করো ওস্তাদের ভয়ের কারণে কমান্ডারের ভয়ের কারণে যদি কেউ কোনো কাজ করে সেটা সাময়িকভাবে হয়তো কিছু হইতে পারে কিন্তু ভবিষ্যৎ তার ভালো না ভবিষ্যতে তা ভবিষ্যতে তার কি করতে হবে পরাজয়ের গ্লাস পরাজয়ের শরবত তার মুখে পান করতে হবে বিষ বিষ পরাজয়ের কি বিষ পান করতে হবে পরাজয়ের বিষ যদি কেউ পান করে তাহলে কি সে বাঁচবে বাঁচবে না এখানে শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে সবসময় জয়ী হতে হবে কথাগুলার বলার পিছনে অনেক কারণ আছে অতএব খেয়াল করিয়া গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে কথাগুলো শুনবা ঠিক আছে এখন আমি যতই ভালো করে পড়াবো তোমাদের যদি আগ্রহ উদ্দীপনা নিয়ত পরিশুদ্ধতা না থাকে নিয়তের পরিশুদ্ধতা না থাকে তাহলে আমার চেষ্টা কমান্ডারের কাজ সব বৃথা যাবে সে কষ্ট করবে ফাও এদিকে সৈনিক সামনে একজনও থাকবে না এই কারণে কমান্ডার কৌশলে ভালোভাবে আগানোর জন্য যুদ্ধের কৌশল কমান্ডার জানা আছে ওস্তাদের জানা আছে কিন্তু সৈনিক যদি না পায় তাহলে মনের মতো সৈনিক যদি না হয় তাহলে কি তাকে দিয়ে যুদ্ধ যুদ্ধে জয়ী হওয়া যাবে যদি যুদ্ধে জয়ী হওয়া যাবে না এই কারণে তোমাদেরকে এই যুদ্ধে জয়ী করার জন্য কিছু কথা বলতেছি এই কথা হলেই তোমাদের মানসিক কথা হলো মানসিক মানসিক অবস্থাকে পরিবর্তন করে ধীরভাবে তুমি তোমার জীবনকে জয়ী করার জন্য ধীরভাবে অটল থাকা থাকতে পারা এই জন্যই হলো এই কথাগুলা বুঝতে পারছো যে কথাগুলা গুরুত্ব সহকারে শুনতে পারবা বুঝতে পারবা মাইনা চলতে পারবা তার জীবন হবে কি সফল বিজয় তার মুখে একদিন বিজয়ের হাসি ফুটবে আর যদি কথাগুলা গুরুত্ব না দাও তোমার বিজয়ের হাসি হয়তো নাও ফুটতে পারে এ কারণে খুব গুরুত্ব সহকারে শুনবা হয়তো সময় বেশি লাগবে কিন্তু কথা তো একদিনে হবে সামনে হবে পড়া সামনে হবে কাজ এখন হবে বক্তব্য কথা সামনে হবে কি কাজ এখন আমার সামনের এই কাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই আজকে আমাদের মানসিকতা উদ্দীপনাকে বৃদ্ধি করার জন্য এই কথাগুলো ঠিক আছে তো মনে করো তুমি যুদ্ধে জয়ী অংশ তোমার ধীরতার সহকারে তুমি জয়ী হইতেছ জয়ের কাজে তুমি অংশগ্রহণ নিয়মিত তুমি যুদ্ধ করতেছ শত্রু তোমার সাথে পারতেছে না পরে পারলেও আবার তুমি ফিরে আসতে পারতেছ কোনো সমস্যা নেই শত্রু আক্রমণ করতে পারতেছ এখন তুমি জয়ী হইছো হওয়ার পরে মনে করো তুমি ভালো হয়ে চলতেছে একেবারে খুব সুন্দর ভালো হয়ে চলতেছে এখন এই তোমার ভালোর দ্বারা যে তোমার শত্রু ছিল যে তোমার কি শত্রু শয়তান শয়তানের তো আর পারবা না মেন শয়তানের তো তুমি এ করতে পারবা না দুর্বল করতে পারবা না এই শয়তানের চেলাবেলা যারা আছে বুঝছো শয়তানের চেলাবেলা যারা আছে অর্থাৎ শয়তান রূপী মানুষ মানুষ মার্কা শয়তান মার্কা মানুষ এরা যারা আছে এদেরকে তোমার প্রভাব ফেলাইতে পারবা এদেরকে যুদ্ধের সময় মুসলমানরা বিজয় অর্জন করলে কি করে জানো মনে করো একটা এলাকার যুদ্ধ জয়ী হয়েছে মুসলমানরা জয়ী হওয়ার পরে কাফের যে লিডার সে তো কখনো আসবে না সে পরিবর্তন হবে হবে না সে কখনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে কিছু কিছু মানুষ পরিবর্তন হবে যখন মনে করো মুসলমানরা যুদ্ধে জয়ী হয়েছে এর ভিতরে এর ভিতরে মুসলমান এর ভিতরে মুসলমান মনে করো যুদ্ধে জয়ী হওয়ার জন্য যা করছে সবকিছু হয়েছে করার পরে মুসলমান জয়ী হয়েছে এখন জয় জয়ী করার পরে মনে করো জয় হওয়ার পরে এখন এই মুসলমানদের ব্যবহারের কারণে অনেক সময় কি হয়ে যায় শত্রু যে থাকে সে পরিবর্তন হয়ে যায় শত্রু যে থাকে সে কি করে পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে মুসলমান তোমাদের মতো সৈনিক হয়ে যায় মানে মুসলমানের মতো সৈনিক হয়ে যায় ইসলাম গ্রহণ করে ইসলামের দিকে ধাবিত হয় এমন করো এমনকি মনে করো শত্রু তাকে আক্রমণ করছে কিন্তু সে ওইভাবে কিছু করে নাই কিছুই বলে নাই সেখানে ভালো ব্যবহার করছে তখন দেখা যায় বিভিন্ন কারণে এরকম বিভিন্ন কারণে কি শত্রুরা পরবর্তীতে ভুল বুঝা তারপরে ইসলাম গ্রহণ করে এবং ওই সৈনিকের মতো সৈনিক হয়ে যায় এমন কি কিছু কিছু আছে এরকম শত্রু এক সময় মানে এমন সৈনিক হয়ে যায় ওই যে যার কারণে সৈনিক হয়েছে ইসলাম ইসলামের ভিতরে সঠিক পথ চিনছে তার চেয়েও ভালো হয়ে যায় অনুরূপভাবে এখন তুমি যদি মাদ্রাসায় ঠিকমতো আসতেছো ভালো হইতেছো ভালো এই কাজ ভালো তুমি বিজয়ের পথে আছো এখন তোমার শত্রু মাঝে মাঝে আক্রমণ করবে কিন্তু তুমি শত্রুর সাথে ভালো ব্যবহার করতে হবে শত্রুর সাথে কি করতে হবে মানুষ মানুষ শয়তানরূপী মানুষের সাথে কি করতে হবে ভালো ব্যবহার করতে হবে কিন্তু সব জায়গায় না পরিস্থিতি বুঝে অর্থাৎ এক কটায় কমান্ডার যেভাবে বলে সেভাবে করতে হবে ওস্তাদ যেভাবে বলে সেভাবে চলতে হবে কমান্ডারের বাহিরে তুমি নিজের মত খাটায় কোনো কাজ করতে গেলেই তোমার কি হবে ধ্বংস তুমি কমান্ডারের কথা না শুনে নিজের মন মতো এ করতেছে এটা তো ভালো কাজ ভালো কাজ কিন্তু কমান্ডার যেটা বলবে সেটাই সেটাই তোমার মানতে হবে এর বাইরে কোনো কাজ করা যাবে না কারণ তুমি এখানে এখনো অপরিপক্ষ এই যুদ্ধের ক্ষেত্রে তুমি এখনো কি অপরিপক্ষ এই যুদ্ধে পরিপক্ষ যারা আগে যারা একজন কমান্ডার কি এমনিতেই কমান্ডার হয় তার অনেক কিছুই সৈনিকের তোমাদের পর্যায়ে সৈনিকের পর্যায়ে মনে করো সৈনিকের পর্যায়ে যুদ্ধ কইরা তারপরে একজন কমান্ডার হয় কারণ তোমাদের ভিতরে মনে করো তোমরা এমনভাবে যুদ্ধ যুদ্ধে জয়ী হবা মনে করো একসময় তোমরা এমনভাবে তোমাদের শিক্ষা দীক্ষা আদব আকলাক ইত্যাদি সব কিছু এমনভাবে সুন্দরভাবে অর্জন করিয়া তুমি বিজয় অর্জন করবা শয়তানের সাথে তখন তোমার কি হবে তুমিও আবার একটা কমান্ডার একজন কমান্ডার হয়ে যাবা তোমার দায়িত্ব আবার আরও অনেকগুলো দায়িত্ব চলে আসবে অনেক অনেকজন মানুষের জীবনের দায়িত্ব চলে আসবে তোমার দায়িত্বে তখন তুমি তাদেরকে যেভাবে পরিচালনা করবা ওই মানুষগুলো সেভাবে জয়ী হবে তুমি যেভাবে পরাজিত করবা হবা ওই মানুষগুলো সেভাবে সেভাবেই হবে যেমন যুদ্ধের ময়দানে মনে করো ইয়ে, রায়হানের হাতে একজন কয়েকজন মানুষের দিয়া বললাম মনে করো রায়হান সৈনিক রায়হানের হাতে কয়েকজনের মানুষের বললাম যে তুমি এখানে ওই শত্রুর সাথে এভাবে যুদ্ধ করো আমি বইলা দিছি এভাবে এভাবে করবা এভাবে করবা এখন রায়হান গিয়া কি করছে তার মন মতো কাজ করা শুরু করে দিস এখন রায়হান কি করছে মন মতো কাজ করা শুরু করিয়া দিছে এখন আমি যেভাবে বলছি আমার কথার সাথে কোনো মিল নেই সে উল্টাপাল্টা করছে অথবা সে অর্জন করছে কিন্তু নিজের মন মতো ভালো পদ্ধতিতে সে তার অধীনস্থ যারা আছে এদেরকে পরিচালনা করতে পারে নাই তার মানে কি হয়েছে সে পরাজিত হয়ে আর কি সেখানে সে পরাজিত হয়ে গেছে পরাজিত শুধু নিজে হয় নাই পুরো আমার দলকে পরাজিত করে ফেলেছে ওই অংশটা এখন আমার থেকে সরে গেল কিন্তু আমি যেভাবে বলে দিছি কমান্ডার মেইন যে থাকবে সেনা প্রধান উনি যদি কমান্ডার যেভাবে বলে দিছে এইভাবে যদি সে কাজ করত তাহলে সেখানে কোনো পরাজয়ের কোনো চিহ্ন থাকতো না কিন্তু সে নিজের মন মতো কাজ করছে অতএব এগুলা খুব বোঝার বিষয় এই মানুষের জীবনটা হলো কি একটা যুদ্ধের মতো এই যুদ্ধের যুদ্ধে শয়তান আর মানুষের জীবনের শত্রু কি শয়তান শয়তান এই শয়তান এবং শয়তান মার্কা মানুষ এই শয়তান মার্কা মানুষের সাথে বিজয় অর্জন করার জন্য একজন কমান্ডারের প্রয়োজন এই কমান্ডার <clears throat> যেভাবে বলে সেভাবে জীবনকে পরিপূর্ণভাবে পরিচালনা করা কি প্রয়োজন তুমি যদি এখন মনে করো কমান্ডার যেভাবে বলে সেভাবে কিছু শুনছো কিছু শোনো নাই তাহলে তুমি কি বিজয় অর্জন করতে পারবা নাকি পরাজয় বরণ করবা পরাজয় বরণ করবা কারণ তুমি কিছু শুনলে তো হবে না কমান্ডার যেভাবে বলে সেভাবে অর্থাৎ ওস্তাদ যা যা বলেন সব মানতে হবে একটা না অল্প মানবা আর অল্প মানবা না তার মানে তোমাকে শয়তানে ঘায়ল করার সুযোগ পাবে আর শত্রু কি চায় জানো সবসময় দুর্বলতা খুঁজে শত্রু কি খুঁজে দুর্বলতা যদি দেখে যে কোথাও একটি দুর্বল আছে সেখানে আক্রমণ করে হুব একই অবস্থা শয়তানও তোমাদের আমাদের কি করে দুর্বলতা কাজে যেখানেই দেখে যে একটু দুর্বল সেখানেই শয়তান আক্রমণ করে বসে আক্রমণ করেই শুধু আক্রমণ করে না সুযোগ মতো ফাইলে একেবারে জানে শেষ করে ফেলায় নষ্ট করে ফেলায় <coughs> আর যদি সুযোগ মতো না পায় তখন প্রথমে দেখায় লোভ যদি সুযোগ মাত্র শয়তান যদি সুযোগ মাত্র না পায় তখন কি দেখায় লোভ আর যদি ডাইরেক্ট পায় তাহলে তো ডাইরেক্ট আক্রমণ করে ধ্বংস করে ফেলাইল আর সুযোগ মতো না পাইলে প্রথমে দেখায় লোভ লোভ দেখে খুব ভালোই ইয়া দেখায় এরপরে কি দেখায় এরপরে করে কি কমান্ডারের বিরুদ্ধে কথা বলায় হ্যাঁ মুসলমান এরকম খারাপ মাদ্রাসা এইটা মাদ্রাসার দোষ মুসলমানদের অর্থাৎ আমি কিন্তু মাদ্রাসা আর মুসলমান বলতেছি বুঝো নাই তোমরা মুসলমান মুসলমান আর তোমরা মাদ্রাসা সমান আর শত্রু আর ইসলাম বিরোধী আর শয়তান শয়তান মার্কে মানুষ এরা কি ওইসেম বোঝো নাই তোমার শত্রু কে শয়তান আর তোমরা কাদের মতো সৈনিক মুসলমানদের মতো তো মুসলমানরা মনে করো তোমাদের আকর্ষণকে যখন তোমাদের আগ্রহ উদ্দীপনাকে যখন তুমি কাজে লাগাবা তখন তুমি বিজয় অর্জন করতে পারবা আর যখন এটা কাজে লাগাইতে পারবা না তখন কি হবে পরাজয়ের শরবত পান বিষ পালন করতে হবে পান করতে হবে আর যেই পান যেই বিষ পান করলে তুমি নিজেও ধ্বংস হবা তোমার জাতিকেও ধ্বংস করবা আর যদি বিজয় বিজয়ের শরবত যদি পান করতে চাও তাহলে কি করতে হবে নেতার আগ্রহ কমান্ডারের কথা মতো তোমার জীবন পরিচালনা করতে হবে কমান্ডারের কথা মতো কি করতে হবে জীবন পরিচালনা করতে হবে পরিপূর্ণভাবে অল্প মাংস কিছু মাংস কিছু মানা নাই তাহলে হবে না তোমাকে শয়তান আক্রমণ করার সুযোগ আছে এই কারণে কখনোই নিজের মন মতো চলা যাবে না কমান্ডার ওস্তাদ যিনি থাকবেন তার কথা পুরাপুরিভাবে পালন করতে হবে অল্প অল্প না সামান্য না কিছু কিছু না সম্পূর্ণরূপে পালন করতে হবে কেউ যদি কোনো জায়গায় যদি যুদ্ধ করতে গিয়ে মনে করো কমান্ডারের কথা ঠিকমতো পালন না করে তাহলে ওই জায়গায় কোনো দিনও যুদ্ধ যুদ্ধ বিজয় অর্জন করা যায় না এখন আমি যতই বলি তোমাদেরকে এই তোমাদের জীবনকে আলো তোমাদের জীবনের হাসি ফুটাতে তোমাদের জীবনকে আলোকিত করতে এখন তুমি যদি তোমাদের জীবনকে বিজয় অর্জন করাইতে চাই কিন্তু তুমি যদি আমার কথা না আসোনো ওস্তাদের কথা না আসোনো তাহলে কি হবে তুমি কি বিজয় অর্জন করতে পারবা আমি যতই আগ্রহ নিয়ে যত সুন্দর কৌশলে তোমাদেরকে পরিচালনা করি আমার তো কোনো লাভ নেই কারণ আমার আমি হলাম একা আমার শক্তি আমার একা শক্তিতে আমি কি এত শয়তান এত শয়তানের এই কঠিন কঠিন অস্ত্রের সাথে আমি পারবো পারবো না আমার সম্বল হলো কি আল্লাহ রহমত আমার সম্বল কি আল্লাহ আমার শক্তি আল্লাহর রহমান আর সাথে সাথে তোমাদের তোমরা যারা সৈনিক আছো অর্থাৎ তোমরা মাদ্রাসার যারা ছাত্র আছো তোমাদের হলো কি তোমরা হলো আমার সৈনিক এই সৈনিকরা যদি আমার কথা অনুযায়ী না চলো ওস্তাদের কথা অনুযায়ী না চলো তাহলে তোমাদেরকে আমি বিজয়ের হাসি দেখে বিজয়ের যেই স্বাদ এটা কি আমি তোমাদেরকে দেখাইতে পারবো তোমাদের জীবনকে বিজয়ের বিজয়ের ঘরে কি পৌঁছাইতে পারবো পারবো না এই কারণে বিজয়ের ঘরে যদি তোমাদের জীবনকে আমার পৌঁছায় দিতে হয় তাহলে তোমাদের কি করতে হবে আমার কথা ঠিক মতো পালন শুনতে হবে এখন মনে করো রায়হানের বইলা দিছি তুমি ভীমবাজারের ওদের বাসা যেখানে মনে করো ইয়াসিনের বইলা দিছি ইয়াসিন তুমি এই কয়েকজনের নিয়ে তুমি তোমাদের ওইখানে যারা আছে এদের সাথে তুমি ভালোভাবে শত্রু যেভাবে থাকবে ওই শত্রুর বিরোধিতা করে তুমি সুন্দরভাবে যারা পরিচালনা করো তখন এই আটকে দাও আটকানো জিনিস খুলে রেখে চলে যায় এখন ওর সাথে মনে করে এমন কাউকে দিছি যারা ওই এলাকা জীবনও দেখে নেই ওই এলাকা কি করে নেই জীবনও দেখে নেই মনে করো যারা যাদেরকে দিছি তাদের কথা বলতেছি অন্য এখন ওরা যদি যারা ওদের ওর সাথে যাদেরকে দিছি এরা মনে করো কি করলো ওই এলাকায় নিয়া ইয়াসিনের সে বেশি বুঝলো কি করছে ইয়াসিনের সে বেশি বুঝছে বুঝে ইয়াসিনে যেটা বলছে সেটা শোনে নাই অন্য অন্য কাজ করছে ওরা কি জয়ী হবে না পরাজিত হবে কারণ ইয়াসিন তো এখানে ভালোই জানে এলাকার অবস্থা কে খারাপ না ভালো কে কি করে কে কে খায় না ঘুমায় কে টিলার কে চাকরি করে নাকি কৃষি কাজ করে না কে কি করে সব ও জানা আছে কে শয়তান কে নামাজি কে ভালো সব ওর জানা আছে এখন ও যেভাবে যায় নাই এই তুমি ওটা করবে না এটা করবে না এটা করো এটা করো ও এটা বলছে কিন্তু তার অধীনে যারা আছে তারা শোনে নাই তাহলে তারা কি পারবে কারণ তারা তো এই পথে যায় নাই এখন মনে করো তোমরা এখানেও আমি যেটা বলতেছি মনে করো এটা করো এটা করো এখন তোমরা আমার কথা অনেক কিছু বুঝবে না ওইখানে মনে করো ইয়াসিন কথা অনেকেই বোঝে নাই কি রে এটা করে এটা বলে কেন ওইটা করে কেন এটা করে কেন যদিও যুক্তিতে মিলে না কিন্তু এটার রহস্য কে জানে যে পরিচালনা করে সে ভালো জানে অতএব এখন হয়তো আমি তোমাকে একটা কথা বলি এটা করবা এটা করবা না এটা করো এখন তোমার যুক্তিতে মিলবে না এটা বললো কেন আমি তো ভালো এটা মানে যুক্তিতে ঠিক আছে কিন্তু তারপরেও তোমার মানতে হবে কি করতে হবে মানতে হবে যদি পারো তাহলে তোমার জীবন সফল হবে তোমার জীবনে বিজয় অর্জন হবে আর যদি সব কথা মানতে না পারো তাহলে মানতে তুমি ভিসা অর্জন করতে পারবে না এই কারণে যদি তোমার পরিপূর্ণভাবে ভিসা অর্জন করতে হয় তাহলে কমান্ডার যিনি থাকবেন ওস্তাদ যিনি থাকবেন তার কথা পরিপূর্ণভাবে কি করতে হবে পালন করতে হবে যদি পারো তাহলে তোমার জীবন সফল আর যদি না পালন করো তাহলে তোমার জীবন পরাজিত হবে কার কাছে শয়তান কাছে অথবা শয়তান রূপী মানুষের কাছে বুঝতে পারছো এই কারণে আমাদেরকে সব সময় শয়তানের সাথে যুদ্ধে দৃঢ়ভাবে অটল থাকতে হবে বিজয় অর্জন করা বলাটা সহজ কিন্তু অর্জন করাটা অনেক কঠিন মনে করো আজকে বর্তমানে সলমান পীর সাহেব কি করেন হাত পাখা মার্কায় নির্বাচন করেন কি করার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আজকে থেকে না সেই দুই হাজার এক থেকে শুরু হয়েছে আমাদের এই আন্দোলন মিশন লক্ষ্য লক্ষ্য কি বাংলাদেশে যে বর্তমান যে শাসন ব্যবস্থা আছে এই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করিয়া কি করা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা রূপ ধারণ করা তখন কি হবে মানুষের কল্যাণ হবে মানুষ তাদের জীবন অধিকার নিয়ে বাঁচতে পারবে মানুষের তাদের ইসলামের যে শান্তি ইসলামের যে বৈশিষ্ট্য সেগুলা মানুষের ভিতরে ফিরে আসবে নেতারা কখনো দুর্নীতি করবে না বক্ষক হবে না বিচার করবে সুষ্ঠু বিচার গরিবরা কখনো নির্যাতিত হবে না নিষ্পেষিত হবে না অধিকার অধিকার হারা বঞ্চিতরা কখনো অধিকার হারা অধিকার থেকে বঞ্চিত হবে না তারপরে বর্তমানে যারা জালেমে জুলুমের শিকার আছেন এরা পরিত্রাণ পেয়ে যাবেন যারা মিথ্যা মামলায় আছেন এরা পরিত্রাণ পেয়ে যাবেন কারণ তখন সব কিছু হবে কিসের সাথে স্বচ্ছতার সাথে কারণ ইসলাম এমন একটা জিনিস জিনিস যেটা ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না ইসলাম ইসলামের মতো ইসলাম একমাত্র ইসলামের মতো তবে আমরা সহজে বলতে পারি সব কিছুর শান্তি এবং মুক্তির একমাত্র ঠিকানা একমাত্র পথ কি ইসলামী শাসন ব্যবস্থা যদি এটা হয় তাহলে মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে এই লক্ষ্যে দেশ জনগণ এবং ইসলামের বিজয়ের লক্ষ্যে শান্তির লক্ষ্যে তাদের সফলতার লক্ষ্যে সুন্দর জীবনযাপনের লক্ষ্যে শান্তির লক্ষ্যে পীর সাহেব শর্মা কি করেন হাত পাখা মার্কায় নির্বাচন করিয়া ক্ষমতায় গিয়ে ইসলামকে ক্ষমতায় ইসলামিক সংবিধান কোরআনের সংবিধান অনুযায়ী পুরা দেশ পরিচালনা করতে চান এই চান এটা হলো তার লক্ষ্য এই কারণে কথাটা বলা সহজ বিজা অর্জন করাটা অনেক কঠিন সে দুই সাল থেকে শুরু হয়েছে এখনও চলতেছে নির্বাচন প্রচার প্রসার সব কিছু চলতেছে এখন বর্তমান সামনে নির্বাচন আসতেছে কত কষ্ট করতেছেন না যারা তিনি সব সময় অর্ডার দেন যারা কর্মী আছে তারা কাজ করেন যারা কাজ করেন তাদের কত যান যায় বাইরে যায় না এই যে যারা কালকে হাত পাকার মাইকিং শুনছো এই যে হাত পাকা হাত পাখার হাত পাকা মার্কায় ভোট দেওয়ার জন্য বলছে না যারা মনে করে এই কাজগুলো করতেছে তাদের তারা অনেক সময় না খেয়ে থাকে কালকে এক ভাই বলল যে সারাদিন রোজা ছিল এই মাইকিংয়ের কাজে ছিল রাত্রে ভাতও খায়নি চিন্তা করে আর কি সন্ধ্যার সময় ইফতারিও ভালো করে করতে পারে নাই চিন্তা করে দেখো তারাই এত কষ্ট করেন শুধু এই কষ্ট না অনেক সময় দেখা যায় এই নির্বাচন বা এই বিজয় অর্জন করার জন্য ইসলামিক শাসন ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হয় এই অংশগ্রহণে করতে গিয়ে দেখা যায় অনেকে রক্ত ঝরাইতে হয় জীবন চলে যায় অনেক শত্রু যারা আছে মনে করে ইসলামী শাসন যারা চায় না অথবা নিঃস্বার্থে অনেক সময় দেখা যায় এই মনে করো যারা ইসলাম নিয়ে কাজ করে এদের বিরোধিতা করে করার ক্ষেত্রে একসময় দেখা যায় তারা আক্রমণ করে আক্রমণ করার সময় দেখা যায় সেই লোকটা মারাও যায় কিন্তু যেই লোকটা মারা গেছে মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে এই লোকটা কিন্তু শহীদ এর কোনো ক্ষতি হয়নি বরং সে লাভ হয়েছে কিন্তু যে আক্রমণটা করছে তার ক্ষতি হয়েছে বোঝা নাই এই কারণে মনে করো একটা লক্ষ্যে লক্ষ্যে পৌঁছার জন্য তোমার বিজয় অর্জন করব বলাটা সহজ কিন্তু এর পিছনে থাকে কি সাহস নিয়সের নিয়তের পরিশুদ্ধতা সঠিক নেতৃত্ব এবং সঠিক নেতৃত্ব এবং ইমানের দৃঢ়তা অর্থাৎ সাহসের উদ্দীপনা সাহসী উদ্দীপনা ইমানদীপ্ত সাহস এবং নিয়তের পরিশুদ্ধতা এবং সঠিক নেতৃত্বের নেতৃত্ব সঠিক নেতৃত্ব এবং যার পেছনে থাকে শ্রম মেধা কষ্ট এবং অর্থ এমনকি রক্ত এবং জীবনের মতো ত্যাগের অনেক সম্পদ এই জীবনের মতো রক্ত জীবন চেষ্টা সাধনা শ্রম মেধা তারপরে অর্থ অর্থ মানে টাকা পয়সা এগুলো সব ব্যয় করার পরেও দেখা যায় আমাদের জীবন আসলেও আসতে পারে নাও আসতে পারে কিন্তু আমাদের লক্ষ্য কি বিজয় আমাদের লক্ষ্য বিজয় না আমাদের লক্ষ্য হলো আল্লাহকে দেখানো আমাদের লক্ষ্য কি আল্লাহকে দেখানো হ্যাঁ আমরা বিজয়ের লক্ষ্যে করি আমরা আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করি কিন্তু আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য আল্লাহর খুশি আল্লাহ কি খুশি আমি যে চেষ্টা করতেছি সাধনা করতেছি শ্রম দিতেছি মেধা ব্যয় করতেছি আমি রক্ত দিতেছি জীবন দিতেছি এটা আমি কার জন্য আল্লাহর জন্য করতেছি এটা হলো আমাদের লক্ষ্য আর যদি আমি বলি যে না আমি বিজয় অর্জন করবই করেই ছাড়বো তাহলে আমি পারবো না কারণ আমি আল্লাহর জন্য কাজ করি আল্লাহর সৈনিক আমি কার সৈনিক আল্লাহর সৈনিক ওই চরমনে বিশ্বের যারা কথা শুনে যারা এই হাত পাকা মার্কাকে নির্বাচন করার জন্য চেষ্টা সাধনা রক্ত যারা অর্থ ব্যয় করে সময় দেয় তারা কি করেন তারা হলো আল্লাহর সৈনিক তারা কিসের সৈনিক আল্লাহর সৈনিক এই যে দেখো হাত পাকা বিজয় করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য দুই সালে তাদের আরও অনেক আগের থেকেই কিন্তু কার্যক্রমভাবে কার্যকর কার্যকরভাবে দুই হাজার এক সাল থেকে শুরু হয়েছে মনে করো সেইখান থেকে দুই সাল না পাঁচ সাল তো সেখান থেকে মনে করো চরমনাই পিসাব যেই সাহস উদ্দীপনা নিয়ে গেছেন হয়তো মরহুম পিসাব হুজুর চরমনাই এখন দুনিয়াতে বেছে নেই আল্লাহ তার কবরকে জান্নাতে নসিব করুক কিন্তু তার কবরকে জান্নাতে উসুম আকাম দান করুক তবে তার যেই মিশন তার যে লক্ষ্য তারা কর্মী রেখে গেছেন তিনি একজন সাহসিক সৈনিক রেখে গেছেন যার নেতৃত্ব আজ পর্যন্ত বর্তমান পীর সাহেব চর্মনাই এবং আরও অনেকে আছেন এরা এদের নেতৃত্বে সঠিক নেতৃত্বের থাকার কারণেই নিষ্ঠাবান নেতৃত্ব থাকার কারণেই আজকেও সেই লক্ষ্যে বিজয় অর্জনের লক্ষ্যে আমরা হাত ফাঁকা মার্কায় আমাদের কানে এসে পড়ছে যে হাত ফাঁকা মার্কা একটা কিছু আছে নাকি একদিন এমন হবে হাত ফাঁকা মার্কায় একসময় মানুষ ভোটই দিত না কি হইতো না ভোটই দিত না একটা থাকতো দুইটা থাকতো চিন্তা করে দেখো আমি তোমাদেরকে এই কথাগুলো বলতেছি একটা বৃহৎ উদ্দেশ্যে আমি সেটা পরে বলতেছি তোমাদেরকে এখন বিস্তারিত এটা বুঝে তারপরে তোমাদের বিষয়টা আসতেছি এখন মনে করো এক সময় কি খুব দেখা অনেক মানুষ এটাও বলতো যে জীবনে জীবন যাইলো এরা ক্ষমতা যাইতে পারবো এরকম একটা কথা বলতো তিরস্কার করতো ঘৃণা করতো মানুষ তো গ্রাম অঞ্চলের মানুষ তো জানতেই না যে হাত পাকে কি মনে করতে এটা মনে আসমানের থেকে কিছু আসছে মনে করতে কি হাত পাকে মনে আসমান আসমানের একটা কোনো কিছু এরকম কিন্তু আজকে কিছু কিছু মানুষের ত্যাগ সঠিক নেতৃত্বের কারণে নিষ্ঠাবান নেতৃত্বের কারণে খোদা বিরোধার কারণে আজকে আমরা এই স্বল্প কিছু সময়ের ব্যবধানে আজকে আমাদের দ্বারে দ্বারে এখন আমরাও শুনতে পারতেছি গ্রামগঞ্জের মানুষও শুনতে পারতেছে কি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নির্বাচন করেন কেউ আছে একজন এককভাবে সেটা কে সমন্বয় হিসাব আর তার মার্কা কি হাত পাকা কি হাত পাকা ও হাত পাকা হ্যাঁ হ্যাঁ এটা কাদের মার্কা আমাদের মার্কা এটা কাদের মার্কা মুসলমানদের মার্কা কারণ কি ইসলামী শাসন ব্যবস্থা হ্যাঁ ইসলামী শাসন ব্যবস্থা তো মুসলমানদের জন্য এমনকি সবার জন্যই শান্তির জন্য কিন্তু যারা বোঝে না সেটা হলো তাদের দুর্বলতা এই কারণে যেহেতু ইসলামী শাসন ব্যবস্থার জন্য ফিসাব শর্মন এই কাজ করেন তার কি বলাটা এত সহজ ইজেই পর্যন্ত আমাদের আমাদের কান পর্যন্ত এই হাত পাখা চলে আসা ইসলামী শাসন ব্যবস্থার কথাটা শোনা এটা কি এত সহজে হয়েছে চেষ্টা ছিল সাধনা ছিল রক্ত ছিল এমন কি যখন বিজয় অর্জন হবে মনে করো একদিন হাত পাখা মার্কা বিজয় অর্জন করলো করার পরে ক্ষমতায় গেল তখন সবার মুখে হাসি থাকবে শুধু দল যারা করছে তারা না সব ধরনের মানুষ এমনকি বিধর্মীরও বিধর্মীর মুখেও হাসি থাকবে কারণ তখন জালেমের পরাজয় হবে কি হবে জালেম দুঃশাসকদের পরাজয় হবে তখন মুসলমানরা শান্তি পাবে অধিকার অধিকার বঞ্চিত যারা ছিল তারা শান্তি পাবে দরিদ্র যারা ছিল তারা শান্তি পাবে তারপরে নির্যাতিত যারা ছিল তারা শান্তি পাবে অন্য অন্য মানুষ যারা থাকবে সবাই শান্তিতে বসবাস করতে পারবে তখন মানুষের একটা শান্তি না তখন সবার মুখে হাসি থাকবে এরকম তো এই যে দেখো হাসিটা চলে আসার পিছনে বলা সহজ হয়েছে কিন্তু চেষ্টাটা একদিনের আগে হয়েছে সেই বহু বছর আগে থেকে এই চেষ্টা চলতেছিল করতে করতে চেষ্টা করতে করতে করতে এই চেষ্টা প্রথম সারিতে যারা ছিল তারা অনেকে শহীদ হয়ে গেছে রক্ত জড়াইছে জীবন গেছে রক্ত দিছে অর্থ ব্যয় করছে জীবনে না খেয়া ছিল তারপরে এই চেষ্টাকে সাধনা করার জন্য এই বিজয় অর্জন করা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সাধনা করেই গেছে করার পরে একদিন বিজয়ের হাসি ফুটছে সবার মানুষের সব মানুষের মুখে যদিও এমন মানুষের মুখে বিজয়ের হাসি ফুটছে এই আনন্দটা একসময় তারা বিরোধিতা করছিল যখন কাজ করছিল তখন এই ইসলামী শাসন ব্যবস্থার বিরোধিতা করছিল সলমানের ফিরের বিরোধিতা করছিল কিন্তু ওই সময় এই বিরোধী মানুষগুলো কি করবে বিরোধী মানুষগুলোর মুখেও হাসি থাকবে কারণ এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা এই কারণে তো চিন্তা করিয়া দেখো একজন মানুষ বিজয় অর্জন করছে করার পরে সবাই শান্তিতে বসবাস করতেছে কিন্তু প্রথমে কিন্তু অনেকেই বিরোধিতা করছে প্রথমে কি অনেকেই বিরোধিতা করছে তারপরে এই বিজয়ের পিছনে ছিল কি চেষ্টা সাধনা কঠোর চেষ্টা ছিল কঠোরভাবে সাধনা ছিল অর্থের ব্যয় ছিল তারপরে সময়ের ব্যয় ছিল রক্ত রক্ত ঝরানোর মতো রক্ত ঝরানোর মতো চেষ্টা সাধনা ছিল রক্ত ঝরছে শরীর থেকে এমনকি অনেক মানুষ কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে তারপরেও বিজয় অর্জন হয়েছে তারপরে কি হয়েছে বিজয় অর্জন হয়েছে আর কোনো বিজয়ের ক্ষেত্রে যদি কোনো চেষ্টা সাধনা কষ্ট রক্ত জীবন না যায় সেইটা কখনো সেই জীবন সেই বিজয় কখনো কি হয় না সফলতার মুখ দেখে না এই কারণে যে কোনো বিজয়ের ক্ষেত্রে তোমার কি করতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে সফলতা অর্জন করতে করার জন্য ধীর মনোবল থাকতে হবে মনোবলের মতো শক্তি থাকতে হবে যদি থাকে তাহলে তোমার জীবন সফল আবার যদি না থাকে তাহলে তোমার জীবন কেউ জীবনের জীবনের যে সফলতা বা ওই কাজের যে সফলতা সেটার মুখ কখনো দেখবে না চিন্তা করে দেখো এই বিজা অর্জন করার পরে সবাই মুখে হাসি এক একসময় আমরা হাত পাকার নামও শুনি না আজকে এখন আমরা হাত পাকার নাম শুনি বিভিন্ন প্রচার হাত পাকা একটা নাম শুনি এমন কি এখন বর্তমানে যারা নির্বাচন অংশ পিছনে যে নির্বাচনগুলো গেছে অন্যান্য দলের ভিতরে আমাদের হাত পাকা মার্কা তিন নম্বর বেশিরভাগ ক্ষেত্রে তিন নম্বরে তিন নম্বর অর্জন করছে অথচ একসময় এটার নামই ছিল না একসময় কি ছিল না নামগন্ধই ছিল না আর এখন তিন নম্বরে চলে গেছে একদিন হবে এরকম চেষ্টা সাধনা করতে করতে এক সময় আসবে কয় নম্বরে দুই নম্বরে এক সময় হয়ে যাবে এক নম্বরে এক সময় কি হয়ে যাব এক নম্বর যখনই এক নম্বর হয়ে যাবে তখনই বিজয় অর্জন যখনই এক নম্বর হইব তখনই কি বিজয় অর্জন তার মানে বিজয়ের বিজয়ের সেই সফলতার মুখ দেখতে আর বেশি দূরে নাই যদি আমরা দৃঢ়ভাবে থাকতে পারি এখন মনে করে এই যে এখন বর্তমান নির্বাচন হইতেছে এই আমরা জানি যে এখানে জয়ী হইতে পারবে না কিন্তু আমাদের জয়ী আমরা সামান্য সময়ের জন্য জয়ী হইতেছে না আমরা জয়ী হব এমনভাবে জয়ী হব তখন আমাদেরকে কেউ ফিরাইতেও পারবে না বুঝো নাই এমন একটা সময় আমরা জয়ী অর্জন করবো তখন আমাদেরকে কেউ কি করতে পারবে না ফিরাইতে পারবে না সলমান বিশ্বকে কেউ ফিরাইতে পারবে না ইসলামের একটা বড় শক্তি হয়ে যাবে সেটা হয়তো দশ বছর পরেও হইতে পারে এই নির্বাচন হইতে পারে এই পাঁচ বছর পরে হইতে পারে দশ বছর পরে হইতে পারে বিশ বছর পরে হইতে পারে এমনকি তিরিশ বছর পঞ্চাশ বছর পরেও হইতে পারে এমনকি একশো বছর পরে হইতে পারে বোঝা নাই কিন্তু চেষ্টা চালায় যাইতে হবে তবে একশো বছর অপেক্ষা করার কোনো করতে হবে না কারণ আমাদের আলহামদুলিল্লাহ এই চেষ্টা যদি আমাদের নেতৃত্ব ভালো আছে প্রশিক্ষণ ভালো আছে এবং সব কিছু আমাদের আত্মশুদ্ধিতা এবং আমাদের নেতাদের পরিশিক্ষণ এবং তাদের যে বিরোধা সবকিছু মিলে যে একজন সৈনিকের ভিতরে যে যেই যোগ্যতা থাকা দরকার আমাদের এর ভিতরে সৈন্য আমাদের কমান্ডারদের ভিতরে নেতৃত্ব যারা দেয় এদের ভিতরে সেই যোগ্যতা আছে অতএব আমাদের বিজয়ের হাসি ফুট হাসি দেখতে আর বেশি দিন সময় লাগবে না এখনই স্বল্প সময়ে যেহেতু আমরা তিন নম্বরে চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের এক সময় আর বেশ কিছুদিনের পরে আমরা কি হয়ে যাব অল্প কিছুদিনের পরে দুই নম্বরে এরপরে এক নম্বর আলহামদুলিল্লাহ বিজয় অর্জন হয়ে যাবে নাকি অনুরূপ ভাবে এতক্ষণ তো বলছি ইসলামী শাসন ব্যবস্থার কথা নাকি এবার আসো তোমাদের কথায় এবার তোমাদের কথায় আসো এখন তোমরা মনে করো এই যে মাদ্রাসা তোমরা জীবনে কি হবা ভালো আলেম হবা কি হবা এখন এই বিজয় অর্জন করবা আলেম হবা বা চতুর্মুখী আলেম চতুর্মুখী জ্ঞান সম্পূর্ণ একজন ভালো আলেম হবা এখন আলেম হওয়ার পরে তোমার কি করতে হবে তুমি বিজয় অর্জন করলা এখন বীরজা মনে করো আমি বলছি তোমার বিজয় অর্জন কি আলেম হওয়া খোদাবিরু আলেম হওয়া এখন আলেম হওয়া বড় কথাটা বড় সহজ বলা বড় সহজ কিন্তু এর পিছনে থাকতে হবে কি চেষ্টা সাধনা কষ্ট শ্রম মেধা টাকা পয়সা ব্যয় অর্থ তারপরে রক্ত তোমাদের তো আর রক্ত দিতে হবে না তোমাদের আর কি রক্ত ঝরানোর মতো কষ্ট করতে হবে রক্ত ঝরাইলে মানুষের যে কষ্টটা হয় তোমাদের ওই কষ্ট কষ্ট করতে হবে বোঝো নাই তারপরে এমন কি যদি তোমার জীবন যায় তারপরেও যাক সমস্যা নেই অর্থাৎ তুমি মাদ্রাসায় পড়তেছ তুমি মাদ্রাসায় পড়ো এই কারণে হয়তো একজনে মাদ্রাসা যে বিরোধী সে তোমাকে শত্রুতামির কারণে মারিয়ে ফেলাইল তার মানে তুমি ভালো তুমি শহীদ হয়ে গেছো তুমি বিজয় অর্জন হয়ে গেছো তোমার সফলতা অর্জন হয়ে গেছে তুমি যেই সফলতা দশ বছর পরে হইতো তুমি একজন বিজ্ঞ আলেম হয়ে খোদাবির আলেম হয়ে তোমার দিন নিজেকে পরিশুদ্ধ করতে পারতাম মানুষকে পরিশুদ্ধ করতে পারতাম মানুষের শান্তি অর্জন করাইতে পারতাম কিন্তু তোমার লক্ষ্য ছিল কি আল্লাহর সন্তুষ্টি অর্জন তোমার লক্ষ্য কি বিজয় অর্জন ছিল না তোমার লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন এখন আল্লাহর সন্তুষ্টি অর্জন যেহেতু তোমার লক্ষ্য অতএব এখন এই চলার ক্ষেত্রে তোমাকে একজন আক্রমণ করিয়া তোমাকে শহীদ করিয়া ফেলাইলো তার মানে কি তোমার লক্ষ্য হয়ে গেছে তুমি আল্লাহর কাছে ভালো আছো তার মানে তুমি এখন শান্তিতে থাকবা এখন আল্লাহর কাছে কি থাকবা শান্তিতে থাকবা এই কারণে তোমরা একজন আলম আলেম হবা খোদা বিরু আলেম হবে হাদিসে পড়ছো না খোদা বিরু আলেম মোত্তাকি আলেম নাকি এই মোত্তাকি আলেম আলেমদেরকে কে ভয় পায় শত্রু ভয় পায় শয়তান ভয় পায় মানে চর্মনাইফ হিসাবকে যারা ইসলাম বিরোধী আছে এরা খুব ভয় পায় খুব জানে কারণ এরা জানে যে আসলে উনি কি বোঝা নাই এরকম ভাবে তুমি যদি একজন মোত্তাকি আলেম হও তাহলে তোমার শত্রু যে শত্রুকে শয়তান এবং শয়তান রফি মানুষ এরাও তোমাকে ভয় পাবে এরাও তোমাকে কি করবে ভয় পাবে তবে শুধু ভয় পাবে না এমনকি কেউ কেউ কোনো সময় তোমাকে মারার জন্য চেষ্টা করবে এই জন্য তোমার শত্রু যারা আছে শয়তানও এই কাজ করতে পারে হয়তো তোমাকে শয়তান কি করে শয়তান তো আর মারবে না তোমাকে অসুয়াশা দিয়া ধ্বংস করে ফেলাবে তুমি আলেম হয়েছে ঠিক আছে কিন্তু তোমাকে অসুয়াশা দিয়া তোমাকে কি করবে ধ্বংস করে ফেলাবে এই কারণে সব সময় আল্লাহর রহমতের উপরে ভরসা থাকতে হবে ভরসা রাখতে হবে তো দেখো তোমার বিজয় অর্জনের লক্ষ্য কি তুমি কখন বিজয় অর্জন হবা তুমি যখন খোদাবরে একজন আলেম হবা এখন এই আলেম হওয়ার পিছনে তোমার কত দিন সময়ে সময়ে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে দিনে বছরে বছরে মাসে মাসে তোমার কি করতে হইতেছে চেষ্টা করতে হইতেছে না কষ্ট ব্যয় করতে হইতেছে না প্রতি মাসে যে কোনো সময় টাকা ব্যয় করতে হইতেছে না তোমরা বেতন দিয়ে পড়তেছে না এটাই হলো টাকা ব্যয় তারপরে মনে করো মেধা তোমাদের এই মেধাকে কাজে লাগাইতেছো পড়তেছে এই মেধা ব্যয় শ্রম দিতেছে কত কষ্ট করতেছো সবাই এদিক সেদিকে অনেকে আছে ঘুমাইতে আছে কিন্তু তোমরা ঘুম না তাড়াতাড়ি ফজর হওয়ার পরেই ফজরের পরেই নামাজ পড়ার সাথে সাথে সুন্দরভাবে সবাই ক্লাসে নিয়মিত চলে আসো এই যে কষ্ট সাধনা এই কষ্ট করতেছে এই কষ্টের পিছনে যদি এইভাবে করতে থাকো এবং কমান্ডার যে থাকবে নেতৃত্ব যে দিবে তার হুকুম তার আনুগত্যতা যদি ঠিকমতো করতে পারো ইনশাল্লাহ তোমাদের একজন একদিন বিজয় আসবে কিন্তু তখন হয়তো তোমার তোমাকে অনেক তোমাকে নিয়ে অনেক বিরোধিতা কথা বলছে তুমি মাদ্রাসা পড়ে কি করবে দূর মাদ্রাসা কি আছে এই বিভিন্ন ধরনের কথা ওই মাদ্রাসা মারে মেশি এইটা করে সেটা করে এই বিভিন্ন ধরনের কথা বইলা মনে করো তোমাদেরকে ফিরাইতে চাইছিল কিন্তু শয়তানের সাথে তুমি কখনো কি করো নাই বন্ধুত্ব স্থাপন করো নাই শয়তানের কথায় তুমি চলো নাই কারণ শয়তান তো তোমার বিরোধী শত্রু যে তোমাকে বলে যে তুমি নামাজ পড়ো না যে তোমাকে গালি দেওয়া শিখায় যে তোমাকে খারাপ কাজগুলো শিখায় যে তোমাকে মাদ্রাসা থেকে দূরে থাকার জন্য কোনো পরামর্শ দেয় কোনো কথা বলে কোনো কাজ করে সে তো তোমার কি অবশ্যই শত্রু সে মানুষ শয়তানরূপী মানুষ না তার মানে কি সে অবশ্যই তোমার শত্রু এই মানুষগুলো থেকে ফারেক থাইকা বিরত থাইকা এই মানুষগুলোর পরামর্শ থেকে বিরত থাইকা তুমি কি করছো ইসলাম তুমি কমান্ডার যে থাকবে ওস্তাদ যে থাকবে তার কথা মাইনা তারপরে তুমি কি করছো ঠিক মতো মাদ্রাসা আসছো হুজুর যেভাবে বলছেন ওস্তাদ যেভাবে বলছেন সেইভাবে চলাফেরা করছো করার পরে তুমি একজন এক সময় একদিন এই কষ্ট শিকার পরে দেখা গেছে কি হয়ে গেছো খোদাবিরু বিরু একজন আলম হয়ে গেছো এরপরে কি হবে দেখো এরপরে খোদাবিরু আলেম হওয়ার পরে তুমি নিজেকে একজন ধন্য মানুষ মনে করবা তুমি যে তখন কত বড় একটা নিজেকে ধন্য মানুষ মনে করবা তখন বুঝতে পারবে এখন বুঝবা না যেমনিভাবে ইসলামী শাসন ব্যবস্থা হওয়ার পরে মানুষ যে কতটা নিজেকে ভালো মনে করবে যে আমরা আল্লাহর সৈনিক হইতে পারছি এটা আমাদের গর্বের বিষয় আমি হাত পাকাতে ভোট দিয়া আমি সহযোগিতা করতে পারছি আমি ইসলামের পক্ষে ছিলাম এটা একটা গর্বের বিষয় যখন বিজয় অর্জন করবে তখন বুঝতে পারবে এখন অনেকে বোঝে না এখনকার দূর এরা নাক ছিটকায় নাম শুনলে নাক ছিটকায় হম অমুকে সলমনে ভিসাব কিন্তু যখন ভিসা অর্জন হবে তখন ঠিকই বুঝতে পারবে মর্ম বুঝতে পারবে বুঝো নাই অনুরূপ ভাবে তোমরা যখন খোদাবির আলেম হবা তখন এক সময় তোমাদের এই মর্ব তুমি নিজে বুঝতে পারবা এমনকি তখন তুমি শুধু নিজে হাসবা না ওই যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে যেমন শত্রুরাও তোমার কি হয়েছে তোমার দ্বারা উপকৃত হয়েছে নাকি শাসন ব্যবস্থা দ্বারা কি হয়েছে উপকৃত হইতে পারছে অনুরূপভাবে তোমার ধারাও তুমি যখন একজন খোদাবির আলম আলেম হবা এই চেষ্টা সাধনার পরে তখন তুমিও যেরকম নিজে হাসি মুখে থাকবা নিজেকে আলোকিত করতে পারবা এই আলো সবার সমাজে যারা থাকবে তোমাদের আশপাশে যারা থাকবে সবার কাছে এই আলো চলে যাবে এই হাসিটা সবাই হাসবে কারণ তোমার কারণে তখন তুমি অন্ধকারের ভিতরে আলো ফুটাবা তখন তুমি একজন আলেম হওয়ার পরে এলাকার যেই অন্ধকারগুলো আছে খারাপ কাজগুলো আছে এগুলা থেকে ফিরাইয়া মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবা তখন যে জান্নাতের পরে উঠতে পারলো তোমার কথা অনুযায়ী আগে সারা বছর খারাপ কাজ করছে কিন্তু তুমি আলেম হওয়ার পরে তোমার কথা শুনে একজনে খারাপ কাজ থেকে ফিরা ভালো পথে চলছে এখন এই লোকটা চলার পরে বুঝতে পারছে আসলে তুই ভালো পথ তো অনেক সুন্দর এতদিন তো আমি অনেক খারাপ কাজ করছিলাম এটা তো খুব খারাপ ঘৃণা গাছ এরকম ঘৃণা করতে খারাপ কাজটাকে গুনার কাজকে ঘৃণা করছে কিন্তু এতদিন বোঝে নাই এখন তুমি আলেম হওয়ার পরও তাকে বোঝাইয়া দিছো ভাই আপনি এটা করেন না এটা করেন এই কাজটা খারাপ এটা ভালো কারণ তখন তো তুমি জানো সব কিছু যে এটা ভালো এমনকি কেউ যদি কোনো সমস্যা থাকেন তোমার কাছে বিভিন্ন বিষয়ে জানান জানার জন্য আসে আসবে তখন কি হবে তুমি শুধু নিজেই আলোকিত হও নাই বরঞ্চ আশপাশে যারা থাকবে তাদেরকে কি করছো আলোকিত করতেছ করবা এটাই হলো তোমাদের জীবনের সফলতা বিজয় অর্জন যখন তুমি বিজয় অর্জন করবা তখন তোমার যে শত্রু ছিল ওই যে যে একদিন তুমি ছোট থাকতে এক সময় তোমাকে কি করছে মাদ্রাসা যাইতে নিষেধ করছে সেই শত্রুও তোমার থেকে উপকৃত হইতে পারবে কারণ যখন তুমি বিজয় অর্জন হবা একজন খোদাবির আলম হবা সে তোমাকে ক্ষতি করলো তুমি তার ক্ষতি করবা না কারণ ইসলামের বিধান তুমি একজন আলেমের মান মর্যাদা শান কি কি বৈশিষ্ট্য থাকে সেটা তোমার ভিতরে থাকবো অর্থাৎ শত্রু তোমাকে ক্ষতি করলো শত্রু ক্ষতি করলো একজন আলেম তার ক্ষতি করে না দেখা গেছে ওই আলেম একদিন বুঝবে মানে ওই ওই শত্রু একদিন বুঝবে যে আসলে তো লোকটা অনেক ভালো আমি তার এত ক্ষতি করি কিন্তু সে তো কি করে না আমার কোনো ক্ষতি করে না একদিন এই ভুল বোঝার পরে একদিন সে ঠিকই আস্তে আস্তে আস্তে আস্তে তোমার ব্যবহার দেখে সে ওই খারাপ কাজটা ছেড়ে দেবে একদিন আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে বুঝো নাই তার মানে তুমি কি শুধু নিজেই উপকৃত হয়েছো নাকি তোমার বাসার তোমার পরিবারের তোমার আশপাশের সমাজের এমন কি রাষ্ট্রের তুমি সবার জন্য উপকার বয়ে আনছো নাকি এই জন্য আমাদেরকে সবসময় দৃঢ় থাকতে হবে যদি আমরা দৃঢ় থাকি এই বিজয় মনে করো এখন বলছি অনেক সহজ না বলা সহজ কাজ করা কঠিন মনে করে একজনে বিজয় অর্জন করছে এই করার পিছনে কি বলছে আরে বিজয় অর্জন হয়ে গেছে কত ঘুম কমাইছে সময় ছিল চেষ্টা ছিল রক্ত ঝরানোর মতো কষ্ট তোমাদের পিছনে গেছে যার পরেও তারপরে ওস্তাদ মায়ের দিয়েছেন তারপরেও তুমি কি করো নাই বাসা থেকে মাদ্রাসা থেকে চলে যাও নাই ভালো পথ থেকে চলে যাও না মন ভেঙে ফেলাও নাই মনে করে একটা ভুলের কারণে ওস্তাদ তোমাকে অনেক ধমকাইছে মায়ের দিছে রাগ করছে তার মানে কি তুমি মন খারাপ করে চলে যাবা এটা এটা কি বিজয় বিজয়ের সৈনিকদের লক্ষণ মন ভাঙ্গিয়া ফেলা মনে করো কোনো কষ্ট পায়া যদি মন ভাঙ্গিয়া চলা যায় তাহলে এটা কি বিজয় বিজয়ের সৈনিকদের লক্ষণ নাকি কাপুরুষ কাপুরুষ মার্কা মানুষদের লক্ষণ কাপুরুষ মার্কা কাপুরুষ বোঝো মানে যে ভিজা অর্জন করতে যায় ভিজা অর্জনের লক্ষ্যে গিয়া পরাজয়ের পথে দৌড় দেয় বোঝো নাই তুমি ভিজা অর্জন জন্য যাইতেছো হঠাৎ একটা সাপ দেখিয়া দৌড় দিছো পিছনের দিকে এটা কোনো বিজয় হলো হয় নাই তোমার সামনে সাপ থাক বাঘ থাক যা থাক শাস্তি থাক জীবন থাক রক্ত যাক যা যাক তোমার সামনে যাইতে হবে পিছনে ফেরার কোনো এ নেই সুযোগ নেই মুসলমান কখনো পিছনে এরকম ফিরে থাকে না সামনের দিকে যায় মুসলমান কখনো ছোট হয় না বড় থাকে এই সাহস থাকতে হবে আমি বড় হব আমার সাহস বেশি থাকতে হবে আমিই পারবো হুজুরে তোমাকে যতই মারুক ভুলের কারণেই তো মারছে নাকি এই মন ভাঙ্গানো যাবে না শাস্তি তোমার প্রয়োজন ছিল তাই দিছে অতএব এই কারণে তোমার মন ভাঙলে হবে হ্যাঁ তুমি যদি এই শাস্তিকে সাহসে পরিণত করতে পারো এই ভয়কে যদি সাহসে পরিণত করতে পারো তাহলে তোমার কি হবে বিজয়টা সুনিশ্চিত হবে আর যদি ভয়কে তুমি ভয়ের কাছেই রেখে দাও শাস্তিকে যদি শাস্তির কাছেই রাখো রেখে যদি তুমি কাজ করো তাহলে তুমি বিজয় অর্জন করতে পারবা না এই কারণে ভয়কে সাহসে পরিণত করতে হবে ভয়কে কি করতে হবে সাহসে পরিণত করতে হবে কাজকে মানে বিজয়ের দ্বার প্রান্তে নেওয়ার জন্য শ্রেষ্ঠ সাধনা করতে হবে কি খারাপ লাগতেছে দাঁড়ায় আছে এই জন্য বিজয়ের জন্য তোমাদের সবসময় চেষ্টা সাধনা সফলতা এগুলা করতে হবে যদি পারো তাহলে তোমার বিজয় অর্জন হবে আর যদি না পারো তাহলে দেখা যাবে এক সময় তুমি কি করবা পরাজয় বরণ করবা এই পরাজয় শুধু তুমি নিজে পরাজয় বরণ করবা না এমনকি তোমার পরিবারের বাসা সমাজের ইত্যাদি ইত্যাদি যারা থাকবে সবার তোমার তোমার কারণে সবাই কষ্ট পাবে কান্না করবে মনকষ্ট মন ভেঙে যাবে এখানে তোমার বিজয়ের জন্য যেরকম অনেক শত্রু যেরকম হাসবে আশপাশের সবাই যেরকম হাসবে অনুরূপভাবে তোমার ক্ষতির পরাজয়ের কারণেও দেখা যাবে বরং আশপাশের মানুষগুলো আরো বেশি ক্ষতি হবে আরও কি হবে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে যেমন মুসলমান যখন পরাজয় বরণ করে তখন স্বাভাবিকভাবে ওই যারা জালেম থাকে জালেমের তো কোনো বিচার আসার নাই আছে কারণ এরা তখন কঠিনভাবে নির্যাতন করে কঠিনভাবে কি করে নির্যাতন করে কিন্তু আগে তো ভালোই ছিল এই কারণে মুসলমান কখনো পরাজিত হওয়ার জন্য আসে নাই মুসলমান সবসময় বিজয় থাকবে বিজয় অর্জন করবে এই কারণে আমাদেরকে সবসময় দৃঢ় থাকতে হবে এই কথাগুলো বলার পিছনে আমার একমাত্র উদ্দেশ্য তোমাদের আগ্রহকে নিয়তের পরিশুদ্ধতায় আগ্রহের ভিতরে এবং তোমাদের লক্ষ্যের ভিতরে নতুনত্ব কিছু তৈরি করা কইরা দেওয়া বুঝতে পারছো অর্থাৎ উদ্দীপনা হ্যাঁ আমি পারবো সবসময় মাদ্রাসায় আসার জন্য প্রস্তুত থাকা সব কিছুর উপরে তোমার মাদ্রাসা মাদ্রাসাকে ভয় না এটাকে আনন্দে মনে করা প্রতিদিন নিয়মিত ক্লাসে আসা এটা কোনো ভয়ের ভয়ের কারণ না এটা এটা তোমার জন্য কি আনন্দের একটা বিষয় এইগুলা মনে এইগুলা মনে করিয়া যদি তুমি আসতে পারো তোমার এই বিজয় সুনিশ্চিত আর যদি তুমি চাপের কারণে হয় চাকরি করতেছো সৈনিক চাকরি করতেছো তাই জোর করে আর কি এখন যুদ্ধে না যাইলে তো আর চাকরি থাকবে না বোঝো নাই এখন তোমার আর কি মাদ্রাসা আসতেছো বাসার থেকে চাপ আছে যার কারণে তুমি আসতেছ কিন্তু মন থেকে না তাহলে তোমার বিজা অর্জন হবে না এই এই যোগ্যতা গুণটা থাকার কারণে অর্থাৎ এই খারাপ গুণটা থাকার কারণেই ইসলাম বিরোধীরা কাফেরারা সংখ্যায় লোকে সংখ্যায় সৈনিকে সংখ্যায় বেশি হয় অস্ত্র শক্তিতে বেশি থাকে তারপরে কি হয় না বিজয় অর্জন হয় না কারণ তারা কাজ করে কিসের জন্য চাকরির জন্য দুনিয়ার কোন উদ্দেশ্যের জন্য চাকরির জন্য এই চাকরির জন্য তারা জীবনের মায়া করে যখন চাকরির জন্য তারা কি করে বসো চাকরির জন্য খুলে রাখো চাকরির জন্য তারা জীবনের মায়া করে যার কারণে কঠিন একটা পরিস্থিতি আসলে তারা আস্তে লেজ গুটিয়া পিছনের দিকে দৌড় দেয় বুঝতে পারছো আস্তে কি করে লেজ গুটিয়া পিছনের দিকে দৌড় দেয় যার কারণে তারা ভয় পায় কিন্তু মুসলমান তো আর সেই লক্ষ্যে কাজ করে না মুসলমান লক্ষ্য হলো আল্লাহ আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যা করি সবকিছু আল্লাহ আল্লাহর জন্য করি এখন আমার যত চেষ্টা কষ্ট হুজুরের শাস্তি দেখ রাগ করুক মারুক আমাকে অন্য কেউ খারাপ কথা বলুক গালি দেখ হ্যাঁ দিবেই এটা স্বাভাবিক শাস্তিও থাকবে অনেক বিভিন্ন ধরনের কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে তোমাদের বিরুদ্ধে কথা বলবে তোমাদের শত্রুরা তারপরেও কি করতে হবে তোমার ধীর থাকতে হবে ধীরভাবে অটল থাকতে হবে যদি থাকো তাহলে তোমাদের বিজয় সুনিশ্চিত আর যদি ওই কাফেরদের মতো হও কাপুরুষ কাফেররা কি করে যুদ্ধ যুদ্ধে যায় ঠিক আছে কিন্তু তাদের তারা যুদ্ধে যায় মন থেকে না তারা যুদ্ধে যায় কি জন্য চাকরি ঠিক রাখার জন্য তারা যুদ্ধে যায় কি জন্য চাকরি ঠিক রাখার জন্য কারণ তারা যদি যুদ্ধে না যায় তাহলে তার তো চাকরি থাকবে না সাথে সাথে চাকরি শেষ আর মুসলমান কি চাকরির জন্য যুদ্ধে যায় মুসলমান যায় আগ্রহের জন্য আল্লাহর জন্য যার কারণে আল্লাহ যেহেতু সব জায়গায় অর্থাৎ মুসলমান সব জায়গায় দৌড় দিবে শাস্তির ভিতরে মুসলমান আছে কষ্টের ভিতরে মুসলমান আছে তারপরে ধৈর্যের ভিতরে মুসলমান আছে কারণ যেহেতু আল্লাহ সব জায়গায় বিজয়ের ভিতরে মুসলমান আছে শান্তির ভিতরে মুসলমান আছে দয়ার ভিতরে মুসলমান আছে সব জায়গায় কি আছে মুসলমান আছে যেহেতু আল্লাহ সব জায়গায় আছে অতএব আমাদেরকে সব জায়গায় অবস্থান করতে হবে কিন্তু কিভাবে যেখানে তোমার দয়া যেখানে দয়া আছে সেখানে মুসলমান থাকবে কিন্তু সেখানে দয়ার জায়গায় কি মুসলমান কঠোর অবস্থানের মতো থাকবে না যেখানে ইসলাম কাফের আছে বিরোধী আছে সেখানে মুসলমান থাকবে কিন্তু সেখানে কি নত হইয়া নাকি মাথা শির উঁচু করিয়া উঁচু করিয়া যেখানে তোমার উস্তাদ আছে মুসলমানদের মুরব্বী আছে সৈনিকের কমান্ডার আছে সেনাপতি আছে যুদ্ধের সেনাপতি আছে কমান্ডার আছে অর্থাৎ তোমাদের ওস্তাদ মাদ্রাসা পরিচালক মোহতামিম তো ওনাদের কাছে তোমার কি মাথা উঁচু করিয়া দাঁড়াইতে হবে নাকি মাথা নত করিয়া মাথা নত করিয়া অর্থাৎ মুসলমান আছে সব জায়গায় যেহেতু আল্লাহ সব জায়গায় আছেন অতএব মুসলমানও সব জায়গায় থাকবে তবে অবস্থার ভিন্নতা রয়েছে বুঝতে পারছো অবস্থার কি আছে ভিন্নতা আছে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অবস্থার ভিন্নতা আছে এখন তুমি মনে করো একজনকে দাওয়াত দিতে গেছো তখন সেখানেও মুসলমান থাকবে দাওয়াতের কাজও মুসলমান থাকবে তবে সেটা কি কঠোর ভাষায় ওই মিয়া নামাজ পড়তে আসেন এরকম না ভাই আসেন নামাজ পড়ি নামাজ যেহেতু আমরা মুসলমান অতএব আমাদের একদিন মরতে হবে আসেন আমরা নামাজ পড়ি নামাজের সময় হয়ে গেছে আসেন নামাজ পড়ি সত্য কথা বল একজন মিথ্যা কথা বলছে ভাই মিথ্যা কথা বলা ভালো না মিথ্যা কথা বললে আল্লাহ পরকালে শাস্তি দেবেন এবং দুনিয়ার ভিতরে অনেক অসুবিধা আছে বিপদ আপদ হয় বিভিন্ন এই মিথ্যার কারণে তো সুতরাং আমরা মিথ্যা কথা না বললেই ভালো তারপর আল্লাহকে ভয় করা উচিত যেহেতু আমরা মুসলমান যদি এইভাবে নম্র ভাষা বলতে হবে আর মনে করো একজনে গান বাজনা বাজাইতেছে অশ্লীল কোনো খারাপ কাজ করতেছে তখন তাকে ভাই এগুলা করা ভালো না এগুলা করলে মানে মুসলমানদের চরিত্র নষ্ট হয় আপনার নিজেরই ক্ষতি হবে এই লোকটা শোনে নাই প্রথমে ভালোভাবেই বলছো শোনে নাই তখন কি তারপরেও তোমার শক্তি আছে তারপরে কি তুমি নরমভাবে বসে থাকবা কথা বলবা এটা আপনার বন্ধ করতে হবে যদি আপনি এটা বন্ধ না করেন তাহলে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করব। যদি আপনি এই অশ্লীল কাজ বন্ধ না করেন গান বাজনার আয়োজন যদি আপনি বন্ধ না করেন তাহলে আমরা এটা বন্ধ করে দেবেন আপনি কি করবেন সেটা আমাদের দেখার বিষয় না এটা আমরা অবশ্যই বন্ধ করব। এই কঠোর ভাষা তখন ব্যবহার করতে হবে এমনকি তখন হ্যাঁ আমার কথার সাথে কাজেরও মিল রাখতে হবে তখন ওইটা বন্ধ করার জন্য যাইতেও হবে যদি শক্তি থাকে যাওয়ার পরে হয়তো দেখা যাবে তারাও রিয়াকশন করবে অর্থাৎ আক্রমণ উল্টা কিছু করবে তখন দেখা যাবে তোমার কারণে তোমার এই সাহসের কারণে দেখা যাবে তোমার ক্ষতি হয়ে গেল আমাদের ক্ষতি হয়ে গেল আমরা কি করলাম রক্ত ঝরালাম কেউ অ্যাক্সিডেন্ট হইলো হাসপাতাল গেল কেউ মারাই গেল তারপর আমরা হাইরা যাইনি আমরা কি আমাদের লক্ষ্যের কাছে আমরা আল্লাহর আমাদের লক্ষ্য যেটা ছিল সেই লক্ষ্য আমাদের অনেক তাড়াতাড়ি চলে আসছে অর্থাৎ মুসলমানদের লক্ষ্য হইল শহীদ হওয়া আল্লাহর কাছে প্রিয় হওয়া এখন মুসলমান যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের জন্য যদি তাড়াতাড়ি কোনো কাজে গিয়ে যদি তাড়াতাড়ি শহীদ হয়ে যায় তাহলে সেটা মুসলমানদের লক্ষ্য তো যেইটা যেই লক্ষ্য ছিল মৃত্যুর শেষ পর্যন্ত অর্থাৎ অনেক বছর বাঁচতাম ২০ বছর ৩০ বছর পঞ্চাশ বছর বাঁচতাম তারপরে এর ভিতরে ভালো কাজ করিয়া যাইতাম তারপরে আল্লাহ তালা যেদিন মৃত্যু রাখছেন যেদিন হায়াত শেষ হইতো সেদিন আমরা কি করতাম কি করতাম মৃত্যুবরণ করতাম এর ভিতরে যে কত শয়তানের দোগা থাকতো হয়তো শয়তানের ধোকার কারণে এক সময় আমি বেইমানও হয়ে যাইতে পারতাম নাকি কিন্তু সেটা তো আমার লক্ষ্য ছিল কি আমার লক্ষ্য হলো আমার জীবন যতদিন আছে পঞ্চাশ বছর ষাট বছর যতদিন আছে ততদিন আমি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন কইরা প্রতিটা কাজে সন্তুষ্টি অর্জন কইরা তখন আমি আল্লাহর কাছে আমার তার সন্তুষ্টি নিয়ে হাজির হব এটা হলো আমাদের লক্ষ্য কিন্তু সেই কাজটা সেই সন্তোষটা যদি আল্লাহ দাদা আমি ষাট বছর পরে যে সন্তোষটা হইতেন এটা যদি এখন আল্লাহর কোনো কাজে গিয়া যদি আমি অর্জন করি এখন আল্লাহ তালা আমাকে ডাক দিয়ে নিয়ে যান তাহলে এটা অনেক ভালো না এই কারণে মুসলমান যখন কোনো পরাজিত বরণ করে কোনো শাস্তি বরণ করে গ্রহণ করে তখন সেটা তাদের আসলে শাস্তি থাকে না তখন কি থাকে অনেক আনন্দ তাহলে ঘটনা শুনবা কি কাহিনী শুনবা গল্প শুনবা আচ্ছা তাহলে গল্প শোনো এক মহিলা তার মহিলা ইমান মানে ইমান মহিলার ইমান মুসলমান এই কারণে মহিলাকে কাফের যে ছিল ইসলাম বিরোধী ছিল সে আল্লাহ যে আল্লাহ বিরোধী যে যিনি ছিল ও বলছে যে তুমি আল্লাহকে না মাইনা আমাকে মানো তাহলে আমি তোমাকে কি করব ছাড় দিয়ে দেবো আর যদি না মানো তাহলে দেখো পরিণত কি হয় ও বলছে না আমি আল্লাহ এক আল্লাহকে মানি আমি কাকে মানি এক আল্লাহকে মানি যেহেতু আমি এক আল্লাহকে মানি অতএব আমি আমি তোমার কথা মানব না আমি কোনো মানুষের কথা শুনবো না কারণ আমি আল্লাহর বান্দা অতএব আল্লাহর কথা শুনবো আমি এক আল্লাহকে মানি এক আল্লাহকে মানি বলছে ওই লোক তো বল মনে করছে তুই আল্লাহকে মানবি না আমার কথা শুনবি না তাহলে দেখ তোর কি শাস্তি হয় ওই মহিলার কোলে ছিল একটা সন্তান ভালো খুব সুন্দর সন্তান মায়া সন্তান মায়া দেখো এর আগে অনেক ভয় দেখেছে কিন্তু মহিলা কখন ইমান নষ্ট করে না না আমি মহিলা একমাত্র আল্লাহকেই মানে তখন তারপরে কি করছে ওই সন্তানকে দেখো একজন মা সন্তানকে কত ভালোবাসেন নাকি সবচেয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে মায়া মহব্বত হলো সন্তানের প্রতি মা বাবার মহব্বত সন্তানের প্রতি এর উপরে আর কোনো মহব্বত মা বাবার মনের ভিতরে নাই যার কারণে ওই পাফিষ্ট ওই গুণাগার ওই শয়তান কি করছে বলছে যে দেখ কি করতেছি তেল গরম করছে কি করছে তেল গরম করছে চিন্তা করিয়া দেখো তেল গরম করছে করার পরে তৈল ছিল না এই তৈল গরম করছে তৈলের গরম তৈল যদি কারো গায়ে পড়ছে কোনো সময় যদি পরে দেখো ওই কতটা জলা জলে আর যদি পারো কোনো সময় একটু ওই যে ভাজি করে না কোনো কিছু তোমার আম্মু কোনো কিছু ভাজি করে না তখন গিয়ে ওইখানে একটু থাইকো যখন ডাইলে সেট করে তখন <laughs> ডাইলে এই ডাইলে তেল দেয় ডালে তেল দেয় তখন কি করবা গিয়ে পাশে বৈশা থেকো দেখবা যে যদি একটু গরম তেল পরে তখন দেখো কত মজা লাগে যাক সেটাই হচ্ছে অন্য কথা অন্য কথা তো গরম ওই মহিলা কি করছে ইমান আল্লাহকে না মানা আল্লাহকে মানতেছে এই কারণে ওই শয়তান কি করছে গরম তেল তেল তৈলকে গরম করছে খুব উত্তপ্ত গরম করছে করার পরে ফুটাইছে ফুটানোর পরে ওই বাচ্চাটা ছিল বাচ্চাটাকে নিয়ে গেছে কোলের থেকে নেওয়ার পরে বলতেছে তুমি যদি আল্লাহকে না বলো আমাকে যদি স্বীকার না করো আল্লাহকে বলো আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবা না এটা এটা করো তাহলে আমি তোমাকে কিছু না আর যদি আল্লাহকে মানো তাহলে আমি এই যে দেখো তোমার বাচ্চা নিলাম নিয়ে এই তেলের ভিতরে সারলাম ঠিক আছে তুমি ছাড়ো এখন ওই মহিলা এখনো কিন্তু মহিলার এখন মনে মনে একটু দুর্বলতা চলে আসছে যেহেতু সন্তানের প্রতি মায়া পরে সাথে সাথেই শয়তান কি বলতেছে কি শয়তান না সরি বাচ্চাটা মুখ থেকে অটোমেটিক আল্লাহর কুদরাতে বলতেছে আম্মু তুমি ওই কাফের শোনে নাই কিন্তু ওই মা শুনছে ঠিকই আম্মু তুমি মন খারাপ করো না আমি শান্তিতে আছি আমি শান্তিতে থাকবো পরে ওই মহিলার সাথে সাথে বলতেছে ঠিক আছে আমি আমি এক আল্লাহকে বলবো না তুমি যা করো আমাকে মারিয়া ফেলো আমাকে তেলে দাও কোনো সমস্যা নেই ওই আমাকে মারিয়া ফেলা কোনো সমস্যা তেলে ভাজো কোনো সমস্যা নেই আমি এক আল্লাহকে মানিও আর কিছু মানতে পারবো না তখন ওই আল্লাহকে মানছে ওই বাচ্চাটাকে তেলে ভাইজা দিছে বাচ্চা আমরা তো ওই সবাই তো দেখতেছে বাচ্চাটা গরম তেলের ভিতরে ভাজতেছে কত খারাপ কাজ না কিন্তু বাচ্চাটা কি আসলে কি তেলের ভিতরে না শান্তিতে অনেক শান্তিতে কারণ বাচ্চাটা তো বলছেই যে আম্মু তুমি মন খারাপ করো না আমি শান্তিতে আছি কি বলছে শান্তিতে আছি চিন্তা করিয়া দেখো এরকম আরো অনেক কাহিনী আছে বিলাল রদি আল্লাহ আনহুকে এমন একজন সাহাবি ছিলেন এমন নির্যাতন করছে বলছি না একবার তোমাকে তোমাদেরকে ওই যে ঘোড়ার পিছনে বাইন্দা মনে করো ঘোড়া দৌড় দিছে ঘোড়া উনি ওই ওনার ফিট থেকে চামড়া এইভাবে সিলা ফাঁকা পাথর টাথরের সাথে মানে চামড়া ছিলে একেবারে গোস্ত ছিটে গেছে চিন্তা করে দেখো কত কত কঠিন নির্যাতন উত্তপ্ত মরুভূমি বালু মরুভূমি বালু হলে গরম আগুনের কয়লা আছে না আগুনের কয়লার মতো হলো মরুভূমির বামু বালু এই মরুভূমির বালু ভিতরে এরকম গরম বালুর ভিতরে ওনাকে শোয়ায় পাথর দিয়ে সাফা দিয়ে রাখছিল চিন্তা করিয়া আগুনের ভিতরে যদি কাউকে শোয়ায় তাহলে কত কঠিন না এরপরে উনি বলছে যে আমি আল্লাহকে মানি এরপরে কি বলছে আল্লাহকে এমন কি এক সময় নির্যাতন কষ্ট দিতে দিতে দিতে ওনার দম বন্ধ হয়ে গেছে সাউন জোরে জোরে বলতে আহাদ আল্লাহ আহাদুন আল্লাহ আহাদুন আহাদুন আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ মানে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ফবিদ আল্লাহ এক এই বলতে বলতে বলতে বলতে বলতে এত নির্যাতন তারপরে বলছে কি আল্লাহ এক ওরা ওদের এত নির্যাতন সহ্য করার পরেও কি বলছে আল্লাহ এক বলার পরে তারপরে আস্তে আস্তে আস্তে একেবারে আহাদ আহাদ করতে করতে একবার জীবন মনে করে শেষ হয়ে গেছে কিন্তু এই যে এত কষ্ট নির্যাতন সহ্য করলো তারপরেও ধীর ছিল ইমানের উপরে কি ছিল ধীর ছিল এই ধীরতার থাকার কারণে দেখা গেছে মানুষ আমরা বুঝতে পারছি আমাদের এখন কত কষ্ট হয় না এই কাহিনীটা কাহিনীটা শুনেই আমাদের কত কষ্ট এত কষ্ট দিছে কাফেরদের কিন্তু আসলে যে কষ্টটা স্বীকার করছে তার প্রথমে কষ্ট হইল এক সময় তার জন্য একটা কি ছিল শান্তি ছিল যখন উনি মারা গেছেন তার কি তারপরে কি আর কষ্ট আছে সে তো ডাইরেক্ট জান্নাত মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে কই জান্নাতে তার মানে কি এই কষ্টটা আসলে দুনিয়াতে আমরা কষ্ট দেখলেও সেটা কষ্ট না ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে আগুনের ভিতরে আগুনের কুয়া ছিল ওই কাফের কি করছে আগুনের কুয়ার ভিতরে ফালাইছে কিন্তু আসলে তখন আগুনের কুয়া আগুন ছিল না ওটা কি ছিল কথা বলে না জান্নাতের পরিবেশ ফুলবাগান ছিল জান্নাতের ফুলবাগান ছিল ইব্রাহিম আল্লাহ একটা পশম উপরে নেই চিন্তা করে দেখো তার মানে ইমানের উপরে দৃঢ় থাকলে এরকমই হবে তারপরে মনে করো ইসমাল আল্লাহ সাল্লামের যখন কোরবানি করছে ছুরি ছুরি দিয়ে এত বসায় ছুরি পাথর জিত রাগে পাথরের উপরে আঘাত করছে পাথর দুই ভাগ হয়ে গেছে তাহলে মনে করো কত ধারালো ছুরি আর মানুষের মানুষের গলাটা এত কি পাথরের মতো শক্ত সামান্য চিমটি দিলে রক্ত বেরিয়ে যায় আর পাথর তো দূরের কথা আর কি ছুরির আঘাত তো অনেক দূর দূরের কথা এই ছুরি দিয়ে এমন ভাবে আঘাত করছে ইব্রা ইসমাইল আল্লাহ সাল্লামের কি কাটে না গলা কাটে না চিন্তা করো ইসমাইল আল্লাহ সাল্লামের গলা কাটে না কিন্তু পাথরে ইব্রাহিম আল্লাহ সাল্লাম জিদ করিয়া রাগ করিয়া পাথরের উপরে মারছে পাথর দুই ভাগ হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামের গলা কাটে না ইসমাইল আল্লাহ সাল্লামের গলা কাটে না তার মানে কি কেউ যদি ধীরভাবে ইমানের উপরে থাকতে পারে তার শক্তি আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় সে কি থাকে শান্তিতে থাকে সুখে থাকে এই কারণে এত কথা বলার পিছনে একমাত্র উদ্দেশ্য আমাদের সাহস উদ্দীপনা তারপরে চেতনা নিয়তের পরিশুদ্ধতা এবং আমাদের চেষ্টা সাধনা যে কোনো শাস্তি গ্রহণ করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে মন বাংলা হবে না মন বাংলা আমরা বিজয় অর্জন করবো না পরাজিত হব পরাজয় বরণ করবে এই পরাজয় বরণ থেকে মুক্তি পাইতে হলে আমাদেরকে কি করতে হবে দৃঢ় থাকতে হবে অটল থাকতে হবে সাহস মনের ভিতরে সাহস রাখতে হবে আর তোমরা কি সেনাবাহিনীর সৈনিকের মতো চাকরি করতে চাও নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানদের মতো সৈনিক হইতে চাও আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানদের মতো আমরা খাঁটি মুসলমানদের মতো সৈনিক হইতে চাই সেনাবাহিনীর মতো চাকরি করতে চাই না কারণ সেনাবাহিনী যুদ্ধে যায় তার চাকরি থাকবে না এই ভয়ে আর মুসলমান যুদ্ধ করে কি জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি যুদ্ধে না যাই তাহলে আল্লাহ বেজার হবেন আল্লাহ অপছন্দ করবেন আমার উপরে রাজি খুশি থাকবেন না যার কারণে আমি যুদ্ধে যাই এটা হলো মুসলমানদের কথা আর কাফেরেরা যুদ্ধে যায় কি জন্য চাকরি ঠিক রাখার জন্য এই কারণে কাফেরেরা সৈন্য সংখ্যায় বেশি থাকলেও শক্তিতে বেশি থাকলেও বেশি শক্তিবান হওয়ার পরেও তারা কি করে পরাজয় সামান্য কয়জন মুসলমানদের কাছে পরাজয় বরণ করে কই তিনশো তেরো আর কই হলো দশ হাজার চিন্তা করিয়া দেবো সেই কেন মুসলমান কাফেরা মায়েরা মুসলমানরা কাফেরদেরকে মায়েরা কচু কাটা করে ফেলাইস তার মানে কচু কাটা বোঝো মনে করো তোমাদের বাগানের ভিতরে অনেকগুলা কচু গাছ তোমরা কি করো একজনে গিয়া দাও দিয়ে এখন কচু একেবারে কচু গাছ যেরকম কাটতে সহজ পানি মনে হয় দিলেই কোপ দিলে কেটে যায় একেবারে সব কেটে তামা তামা কেটে ফেলেছে এরকম মানে কাফেরদেরকে তখন ধরাশয়ী করাটা এত সহজ হয়ে গেছে পাইছে মারছে পাইছে মারছে সামনে পড়ছে একেবারে ডাইরেক্ট দুই খণ্ড করে ফেলাইছে এত সহজ ছিল কিন্তু প্রথমে কি এত এত সহজ ছিল প্রথমে উড়িয়াল্লা এত ভয় দশ হাজার তখন যদি পিছনে চলে যাইতো তাহলে কি বিজা অর্জন হইতো হইতো না আল্লাহর নারাজ হইতেন এই কারণে কোনো কষ্টই আমরা কখনো মন খারাপ করব না ঠিক আছে পাশের থেকে যে যত বিরোধী কথা বলুক মাদ্রাসা বিরোধী কথা বলুক তোমাকে যে যত গালি দিক ওস্তাদের বিরুদ্ধে যতই কথা বলুক মাদ্রাসার বিরুদ্ধে যতই কথা বলুক কোনো কথায় মন ভাঙা যাবে না সবসময় দৃঢ় থাকতে হবে কারণ শত্রু একজনের বিরোধিতা বিরোধী কথা বলবেই এটাই স্বাভাবিক যদি না বলে তাহলে সেখানে সমস্যা আছে একজনের বিরোধিতা করবে সেটাই স্বাভাবিক এই করার কারণে দেখা যায় মাদ্রাসার বিরুদ্ধে মাদ্রাসা মারে তারপরে এটা হয়েছে সেটা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলবেই শত্রু কারণ এটা কি তোমাদের শত্রু তো অবশ্যই আছে যেহেতু শত্রু আছে এই কথাও থাকবে এই কারণে আমরা শত্রুর কথায় কান দিব না আমরা কিসের আমরা আমাদের লক্ষ্য কি আমরা আল্লাহর কথা শুনবো আমরা কার কথা শুনবো যেহেতু আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিস শিখতে বলছেন বুঝতে বলছেন এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে বলছেন মানুষকেও সেইভাবে সেই কোরআন হাদিসের পথে নিয়ে আসার জন্য বলছেন এই কারণে আমরা কোরআন হাদিস শিখতেছি মাদ্রাসায় নিয়মিত আসতেছি কষ্ট স্বীকার করতেছি সবাই অনেক ফুলাবান আছে তোমাদের মতো খেলাধুলা করে কিন্তু তোমরা সেটা না করিয়া অনেকে আছে এখনো গিয়েও দেখে ঘুমায় ঘুমাইতে আছে ইচ্ছা মতো চলতেছে নামাজ পড়ে না গালিগালাজ করে নিজের মন মতো খালি দুষ্টামি করে কিন্তু তাদের এই জীবনটা আসলে জীবন না তোমরা তোমাদের এত কষ্ট তারপরেও বিভিন্ন কাজ করলে নামাজ না পড়লে মিথ্যা কথা বললে গালিগালাজ করলে খারাপ পোলাপনের সাথে মিশলে তোমাদের শত্রুর সাথে সম্পর্ক বৃদ্ধি করলে তোমাদের কি করতে হয় শাস্তি পাইতে হয় এই শাস্তি পাওয়ার পরেও যদি তুমি ধীর থাকো তাহলে বিজয়টা তোমার সুনিশ্চিত যদি আল্লাহর রহমতের আশা উপরে থাকি আর যদি শাস্তি পাওয়ার পরে তুমি মন ভাঙিয়ে করিয়া বলাও তাহলে তোমার কি বিজয় অর্জন হবে নাকি পরাজয় বরণ করতে হবে পরাজয় বরণ করতে এই কারণে আমরা সবসময় কি করব ধীরভাবে পড়ালেখার ক্ষেত্রে কোনো অলসতা করা যাবে না মুসলমান আল্লাহর সৈনিক যারা তোমরা হইলে আল্লাহর সৈনিক তোমরা কি আল্লাহর সৈনিক আল্লাহর সৈনিক যারা এরা কখনো পরাজয় বরণ করে না ওই যে বলছি না ইসলামী হুকুমত যেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নির্বাচনে ভোট দিবেন এটা তাদের সেখানে কাজ এখানেও তোমাদের সেই কাজ আছে এখানেও তোমাদের এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাদের এখানেও চেষ্টা আছে কারণ তুমি এখান থেকে বড় হবা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবা তোমার কমান্ডার যিনি থাকবে ওস্তাদ যিনি থাকবে তিনি যেভাবে প্রশিক্ষণ দিবেন এই প্রশিক্ষণ পাইয়া তুমি বড় হবা বড় হওয়ার পরে তুমি একজন ওই যে হাত পাখা ছোট গেলে শুনে আসতো হাত পাখায় ভোট নাকি তখন তুমি বড় হওয়ার পরে তুমি নিজেও ভোট দিবা মানুষকেও ইসলামের জন্য ভোট দেওয়াইবা এমন কি শুধু নিজে না তুমি একটা একজন কমান্ডার হয়ে যাবা তখন তোমার অধীনে আরো অনেক মানুষ থাকবে সেই মানুষকে তুমি পরিচালনা করবা এমন কি এমন হইতে পারে তোমার যোগ্যতার কারণে যদি তুমি ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারো তাহলে দেখা যাবে তোমার ইসলামের পক্ষ থেকে তুমি একটা এলাকার এমপি হয়ে গেলা ইসলামের পক্ষ থেকে তখন যদি ইসলামী হুকুমত হয় তখন ইসলামের পক্ষ থেকে তুমি একটা এলাকার দায়িত্ব নিয়ে গেলা তোমাকে একটা দায়িত্ব নিয়ে গেলাম এটা তোমাকে তুমি জোর করিয়া নিবা না উপরে যারা থাকবে তারাই তোমাকে দায়িত্ব দিয়ে দিবে এমনকি তুমি ইচ্ছা না থাকলেও তোমাকে জোর করে এখনকার মানুষ তো আমাকে এমপি মানান আমি কি আমার চরিত্র ফুলের মতো পবিত্র নিজের কথা নিজেই বলে তারপরে একক তো নামাজ পাঁচবারও পরে অন্য নির্বাচনের সময় এক একটা নামাজ পাঁচ পড়ে কারণ কি নিজের নেতা মনে করে আর ইসলামের সৈনিক যারা তোমরা যারা আদর্শের উপরে টিকা বড় হবা তোমাদেরকে নেতা বানানোর জন্য চেষ্টা করবে কিন্তু তোমরা সেটা গ্রহণ করতে চাইবা না আল্লাহর ক্ষুধাবিরতার কারণে তখন আবার দায়িত্ব আসলে সেটা নাও বলবো না বোঝা নাই এই জন্য তোমরা এখন যদি নিজেকে ঠিক মতো মাদ্রাসা এসে নিজেকে গড়তে পারো সুন্দরভাবে একসময় যখন বড় হবা ইসলামিক হুকুমত আসবে তখন দেখা যাবে এই গাজীপুর এলাকার মতো তোমার দায়িত্ব থাকবে তুমি এই গাজীপুর এলাকার কি হবা এমপি হবা মন্ত্রী হবা এই তোমার কারণে দেখা যায় এই এলাকার তোমার উন্নতি হবে তা এখন তুমি যেরকম তোমাকে মানুষ শাসন করে কিন্তু তখন তুমি মানুষকে শাসন করবা এটা কি এত সহজে হয়ে গেছে এর পেছনে কি থাকতে হবে চেষ্টা থাকতে হবে সাধনা থাকতে হবে কষ্ট থাকতে হবে রক্ত ঝরানোর মতো কষ্ট থাকতে হবে এরকম কষ্ট যদি হও করতে পারো তাহলে দেখা যাবে তোমার সেরকম উপরের স্তরে যাওয়ার সুযোগ আছে নাকি তবে হ্যাঁ সব জায়গায় থাকলে পারবা না কারিগর ভালো থাকতে হবে কি থাকতে হবে কারিগর ভালো থাকতে হবে সব জায়গায় কি এই এরকম এইরকম পর্যায়ে যাওয়ার মতো সুযোগ আছে নাই যেখানে মনে করো এই লাইনে তোমাকে সর্বদিকের সর্বদিকে যোগ্যতায় যোগ্যতা করার জন্য যোগ্যতা অর্জন করানোর জন্য চেষ্টা করে না সেখানে তুমি কিভাবে মনে করো জীবন নিজেকে অনেক বড় করবা পারবা পারবা না হ্যাঁ আমাদের জীবনে চারটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ভাবে আমরা কাজ করি আমাদের এই মাদ্রাসার বৈশিষ্ট্য আমরা চারটা জিনিস নিয়ে আমরা কাজ করি কি ছাত্রদের ভিতরে চারটা জিনিস আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি সেটা কি জানো এলেম এটা কি এলেম অর্থাৎ তোমরা এই যে জ্ঞান শিখতেছো এই এলেম কোরআন হাদিসের এলেম তারপরে আমল এলেম এবং আমল এই এলেম ও আমল তোমাদেরকে একসাথে এলেম আছে আমল নাই তার ওই আলেমের কোনো দাম নাই সহজ কথা কি একটা সুন্দর কথা এলেম আছে আমল নাই ওই আলেমের কোনো দাম নাই হ্যাঁ তোমাদেরকে এলেমের সাথে আমল করার জন্য করানোর জন্য চেষ্টা করতেছি এরপরে দুই নম্বর কাজ দাওয়াত তোমরা মানুষকে দাওয়াত দিবা ভালো খারাপ কাজ থেকে মানুষকে প্রিয় ভালো পথে নিয়ে আসবা এটা যেন করতে পারো সেই জন্য আমরা ব্যবস্থা করি তারপরে চেষ্টা তোমাদেরকে ওইভাবে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ দিয়ে গড়াইতেছি তারপরে হইলো আত্মশুদ্ধি শুধু এলেম আছে আমল আছে সব কিছু করতেছে কিন্তু নিজের নিজের ভিতর থেকে অহংকার লোভ হিংসা দূর হিংসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি যে দোষগুলো আছে এগুলা থেকে দূর করতে পারল না তাহলে এই নেতা এই আলেম হয়েও কোনো লাভ নাই এই নেতা হয়েও কোনো লাভ নেই বুঝো নাই এই কারণে তোমাদের ভিতরে যেন এগুলা না থাকে শয়তানি কোনো অসুয়াশা শয়তানি কোনো রোগ আক্রান্ত যেন তোমাকে না করতে পারে তারপরে তুমি কি করবা তুমি তুমি যেন ওই কাজ থেকে শয়তানি অসহসা থেকে মনের যে রোগগুলো আছে এই মনকে যেন রোগ থেকে মুক্ত করে সুস্থ রাখতে পারবো এই কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি এবং আমাদের চেষ্টা সাধনা সেরকম প্রশিক্ষণ তোমাদের জন্য থাকে এরপরে হইল কি এরপরে হইলো তোমাদের সংগঠন ঐক্যবদ্ধ এই সংগঠন মানে যে কোনো কিছু বিজয় অর্জন করার জন্য তোমাদের সংগঠন দরকার একটা দল দরকার এখন তুমি এখানে পড়ছো অনেক কিছু শিখছো সব কিছু আছে কিন্তু তুমি বাহিরের কোনো কিছু অবস্থা পরিবর্তন করার জন্য তোমার অবশ্যই অবশ্যই একা তুমি পারবা না তোমার কি করতে হবে কয়েকজন মানুষকে একত্র কইরা সেটা নেতৃত্ব ভার গ্রহণ করিয়া সেইখানে তোমার মানুষকে পরিবর্তন করাইতে হবে নাকি এই জন্য তোমার সংগঠন দরকার এই কারণে আমরা এই সংগঠনকেও তোমাদের যেভাবে তোমরা সংগঠক হয়ে উঠতে পারো এই প্রশিক্ষণ আমাদের এখানে আছে এরপরে তুমি শিখছো অনেক কিছু তোমার এই শিক্ষাগুলাকে তুমি মানুষের কাছে বুঝাইতে পারতেছো না বুঝো নাই বুঝাইতে পারতেছো না যার কারণে আমাদের তোমাদের এখানে এই মাদ্রাসার অবস্থা হলো কি তোমাদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয়ের বক্তব্যের মাধ্যমে তোমাদেরকে যেন যে কোনো বিষয়ের উপরে প্রতিভাকে বিকশিত করার জন্য চেষ্টা সাধনা করতেছি নাকি এগুলো আমাদের কার্যক্রমের অংশ এরপরে তোমাদের এরপরে কি থাকে জিহাদ এরপরে কি জিহাদ আমাদের এই জীবনকে আল্লাহর পথে ব্যয় করার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের চেষ্টা সাধনা এই সাধনা করতে গেলেই দেখা যাবে তোমার কি করতে হবে এমপি হইতে হবে আবার এমপি হ অনেক সময় এমপি না হয়ে আবার তোমার কি করতে হবে সৈনিক হইতে হবে আবার সৈনিক না হয়ে অনেক সময় মরতে হবে রক্ত দিতে হবে এই কাজও আমাদের প্রশিক্ষণের ভিতরে থাকতে হবে এটা সব মাদ্রাসা আছে এটা চতুর্মুখী আমাদের লাইনের মাদ্রাসা ছাড়া অন্য কোথাও নাই আমাদের লাইনের মাদ্রাসা ছাড়া অন্য কোথাও নেই অতএব আশপাশে কোথাও নেই অতএব এই দিক থেকে এই দিক থেকে তোমাদের কারিগর ভালো আছে মাদ্রাসা প্রতিষ্ঠান ভালো আছে এই জন্য তোমাদের যে কোনো কাজ যে কোনো কথা কমান্ডার অনুযায়ী কি করতে হবে কই যাও হ্যাঁ যাও কমান্ডারের অর্থাৎ ওস্তাদের কথা অনুযায়ী সব সময় পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে জীবন পরিচালনা করতে হবে প্রতিটা ক্ষেত্রে এখন মাদ্রাসা আছো বাসায় পারবা না সেটা না মাদ্রাসায়ও যেরকম তোমার ওস্তাদের কথা কমান্ডারের কথা শুনবা বাসায় গিয়েও তোমাদের ওস্তাদের কথা কমান্ডারের কথা কি করতে হবে সেরূপভাবেই মানতে হবে কারণ মনে করো যুদ্ধের ক্ষেত্রে যে কমান্ডার সে তোমাকে পাঠিয়ে দিছে ওইখানে যাও যুদ্ধ করো কিন্তু সেখানে কমান্ডার উপস্থিত নাই কমান্ডার অন্য জায়গায় কাজ করতেছে এখন ওইখানে যদি কমান্ড সৈনিক যদি কথা উল্টাপাল্টা করে কমান্ডারে উল্টাপাল্টা কাজ করে তাহলে কি সে কি বিজয় অর্জন করবে না ক্ষতি করবে ক্ষতি করবে অতএব তোমরা এখানে মাদ্রাসায় থেকে যদি আমার কথা মানো ঠিক আছে কিন্তু বাসায় গিয়ে যদি উল্টাপাল্টা করো অন্য কাজ করো আমি যেটা বলি ওস্তাদ যেটা বলে কমান্ডার যেটা বলে সেটা যদি তার বিরোধিতা করো বিরোধী কোনো আচরণ করো কোনো কাজ করো তাহলে সেটা কি তোমার বিজয়ের লক্ষণ না পরাজয় বরণের লক্ষণ পরাজয়ের লক্ষণ সেটা কিসের লক্ষণ পরাজয়ের লক্ষণ এই জন্যই তোমাদেরকে যেই কথাগুলো আমরা বলবো সেটা হলো টিভি দেখা যাবে না নিয়মিত মাদ্রাসা আসতে হবে আগ্রহ সহকারে মাদ্রাসা আসতে হবে চাপ মানে না করিয়া ঠিকমতো মাদ্রাসা আসতে হবে শয়তানি তোমার শত্রু যারা আছে শয়তান শয়তান এবং শয়তান মার্কা মানুষের সাথে তোমার কি করা যাবে না সম্পর্ক বৃদ্ধি করা যাবে না অর্থাৎ তাদের সাথে মিশা যাবে না তারপরে হইল এক কথায় খারাপ মানুষের সাথে মিশা যাবে না খারাপ মানুষের পরামর্শে চলা যাবে না আর খারাপ তোমার সমবয়সী খারাপ কারো সাথে মিশাও যাবে না পাঁচক্ত নামাজ পড়তে হবে মা বাবার কথা মান্য করতে হবে মুরব্বীদেরকে সম্মান করতে হবে আত্মীয় স্বজনেরকে সালাম এবং সম্মান ব্যবহার সব তাদের সাথে সুন্দরভাবে করতে হবে তারপরে হলো ছোট ছোট যারা থাকবে এদের সাথে স্নেহ করতে হবে সর্বসময় সত্য কথা বলতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে অন্যের জিনিস অন্যের কোনো বিষয় কোনো বস্তু কোনো জিনিস না বলিয়া কখনো ধরা যাবে না গালিগালাজ করা যাবে না তারপরে মিথ্যা কথা বলা যাবে না নামাজ ঠিক মতো পড়তে হবে সর্বসময় সুন্নতের পাবন্দি থাকার চেষ্টা করতে হবে এগুলো হলো তোমাদের কমান্ডারের পক্ষ থেকে নির্দেশনা এগুলা যদি তোমরা মানতে পারো তাহলে তোমাদের জীবন সফল হবে বিজয় অর্জন করতে পারবা আর যদি এগুলা যদি এখন মানবা বইলা গেছো এই সবাই কি মানবা কথাগুলা জবাই সবাই বলছো জি কিন্তু বাড়িতে গিয়ে বলছো এটা কি মানা যায় হুজুরে ভুল ধরছো আর মানো নাই কথা শোনা নাই তাহলে কি হবে তুমি মানতে পারো নাই তোমার জীবন বিজয়ের মুখ দেখবে না কথাগুলো আজকে প্রথম কি আজকে হইলো তোমাদের মাদ্রাসার খোলার প্রথম দিন যার কারণে কথাগুলো প্রথম বলেন বইলা তোমাদের আগ্রহ উদ্দীপনা চাঙ্গা করার জন্য তোমাদেরকে বললাম ঠিক আছে নিয়তের পরিশুদ্ধতার জন্য তোমাদের এই কথা বললাম এখন কি নিয়ত কি পরিশুদ্ধ করতে হবে চেষ্টা কি আরো ভাঙ্গা করতে হবে দুর্বল করতে হবে নাকি চেষ্টা আরো বেশি করতে হবে বেশি করতে হবে